صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين হজরত আয়েশা সিদ্দিকিয়া রদিয়াল্লাহ আনহা মহিলা নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগ আয়োজিত বার্ষিক ওয়াজমাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি দূর দূরান্ত থেকে আগত প্রিয় জনতা এবং পর্দার আড়লে থাকা মা এবং বোনেরা আমাকে বলা হয়েছে নয়টা পর্যন্ত কথা বলার জন্য ঠিক নয়টা ইনশা আল্লাহ আমি আমার আলোচনা শেষ করে দেব এক সেকেন্ডও ইনশা আল্লাহ বেশি নেব না অল্প সময়ের মধ্যে আমি আমার খুদ্বার মধ্যে পবিত্র কোরআনের ছয় হাজার দুইশো ছত্রিশ আয়াতের মধ্যে হতে একটা আয়াত তেলাওত করেছি এবং উল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্যে হতে একটা সেই হাদিস পাঠ করেছি তো পুরো আলোচনা ইনশা আল্লাহ এই আয়াত এবং হাদিসের আলোকে আমি আলোচনা করব আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন ইয়া ইউহাল্লাদিন আমানু হে ওই সকল লোকেরা যারা ইমান এনেছ তোমাদেরকে সম্বোধন করে বলছি নাই আবতাদ্দামিনকুম আংদিনী তোমাদের মধ্যে যে বা যারা তাদের দিন থেকে বিমুখ হবে দিন থেকে সরে যাবে পুরো দিন থেকে সরে যাক বা দিনের কোনো একটা অংশ বিশেষ থেকে সরে যাক অর্থাৎ যেই ব্যক্তি একসময় ইসলামের উপর ছিল যে কোনো কারণে মোরতাদ হয়ে গিয়েছে ইসলামের কোনো একটা বিধান থেকে বা পূর্ণাঙ্গ ইসলাম থেকে প্রত্যাবর্তন করেছে তো আল্লাহ তালা বলছেন আমি দুনিয়ার মধ্যে তাদেরকে সরিয়ে নিয়ে এমন জাতি এমন সম্প্রদায় নিয়ে আসব যাদের মধ্যে ছয়টা গুণ থাকবে কয়টা গুণ অর্থাৎ আল্লাহ তালার প্রিয় বান্দা যারা তাদের মধ্যে এই ছয়টা গুণ থাকে এবং এই ছয় গুণ যাদের ভেতরে থাকে তারাই দুনিয়ার মধ্যে প্রকৃত অর্থে আল্লাহর খালিফা এবং আল্লাহর প্রতিনিধি হওয়ার উপযুক্ত বলে বিবেচিত হয় যাদের মধ্যে এই ছয় গুণের ছয়টা থাকে না অথবা ছয় গুণের কোনো একটা থাকে না তো সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহর খালিফা বা আল্লাহর প্রতিনিধি বলে বিবেচিত হয় না তো আমরাও যদি প্রকৃত মুসলিম হতে চাই ইমানের দাবিতে সত্যবাদী হতে চাই আমাদের ভেতর এই ছয়টা গুণের ছয়টা গুণই আনতে হবে প্রত্যেকে নিজেকে জিজ্ঞেস করব। আমার মধ্যে কি ছয়টা গুণ আছে নাকি কোনো একটা কমতি আছে যদি কমতি থাকে চোখ বন্ধ হওয়ার আগ পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত যে কোনো সময় আমি আমার জীবনের মোড়কে পরিবর্তন করতে পারবো এই গুণগুলো আনয়ন করার চেষ্টা করতে পারবো কিন্তু একবার যদি চোখ বন্ধ হয়ে যায় শেষ নিঃশ্বাস আমি ত্যাগ করে বসি যতই আফসোস হোক না কেন কোনো গুণ নতুন করে অর্জন করার আর কোনো সুযোগ থাকবে না তো এজন্য ছয়টা গুণ নিয়ে ফিকির করা দরকার যদি এমন হয় কোনো একটা গুণ আমার ভেতরে নেই এখান থেকে নিয়ত করে উঠবো ইনশাআল্লাহ সেই গুণ যে কোনো মূল্যে আমি আমার ভেতরে আনার চেষ্টা করব। তো কোরআনের যে আয়াত তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ ছয় গুণ সম্পর্কে আলোচনা করেছেন আর যে হাদিসটা আমি পাঠ করেছি তিরমিজি শরীফের হাদিস মুসনাদে আহমদ সহ অন্যান্য গ্রন্থ বর্ণিত হয়েছে হাদিসের মান সহি সেই হাদিসের মধ্যে রসুল বলেন আমি তোমাদেরকে পাঁচটা কাজের আদেশ করব যেই পাঁচ কাজের আদেশ আমাকে স্বয়ং আল্লাহ করেছেন তার মানে এই হাদিসটা লম্বা পুরো হাদিস আমি পাঠ করিনি হাদিসের শুরুতে আছে জাকারিয়া আলাইহিসালাম তার সম্প্রদায়কে পাঁচ কাজের আদেশ করলেন যেই পাঁচ কাজের আদেশ স্বয়ং আল্লাহ তাকে করলেন তো প্রত্যেক নবীকে আল্লাহ বিশেষ কিছু আদেশ দিয়েছিলেন যে তুমি তোমার উম্মতের কাছে আদেশগুলো পৌঁছে দাও তা আমাদের নবীকেও আল্লাহ পাঁচটা আদেশ দিয়েছেন যে আপনি আপনার উম্মতকে বলুন তারা যেন এই পাঁচ কাজের উপর আমল করে পাঁচটা আদেশ পালন করে তাহলে তারা ইসলাম কায়েম করতে পারবে তাহলে কোরআনের মধ্যে ছয় গুণের কথা আর হাদিসের মধ্যে পাঁচ কাজের কথা পাঁচটা আদেশের কথা তো এই ছয়টা গুণ নিয়েও ইনশাআল্লাহ আলোচনা হবে পাঁচটা আদেশ নিয়েও আলোচনা হবে কোনো একটা যদি আমাদের কাছে খটকা লাগে মনের মধ্যে কেমন কেমন লাগে তাহলে তীরটা কোরআন এবং হাদিসের দিকে না ছড়ে নিজের দিকে ছড়ি যে আমার ইমানের মধ্যে এত কমতি কেন যে কোরআনের আয়াতের স্পষ্ট ভাষ্য এবং রসুলের সই হাদিস শুনলেও আমার ভেতরে চুলকায় কেন তাহলে ফিরে যাই সেই ছয় গুণের দিকে আল্লাহ তালা বলেন দুনিয়ার সবাই যদি মোরতাদ হয়ে যায় তাদেরকে সরিয়ে নিয়ে আমি দুনিয়াতে যাদেরকে আনবো তাদের ভেতরে যে ছয়টা গুণ থাকবে এর মধ্যে প্রথম গুণ হলো ইউহিবুহুম আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব না এবং তারা সবাই আমি আল্লাহকে ভালোবাসবে স্বাভাবিক যুক্তির দাবি ছিল উল্টা বলা তারা আমাকে ভালোবাসবে এবং আমি তাদেরকে ভালোবাসব আল্লাহ বলছেন তাদের প্রথম গুণ আমি তাদেরকে ভালোবাসব দ্বিতীয় গুণ তারা আমাকে ভালোবাসবে আরবিতে একটা প্রবাদ বাক্য আছে এটার কোনো বিবেচনা নেই যে তুমি কাউকে ভালোবাসো আর বিবেচনা তো এটার যে সে তোমাকে ভালোবাসে একজনকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার বিয়ে শাদির কি অবস্থা সে বলল ফিফটি পার্সেন্ট কমপ্লিট আমি তো রাজি এখন মেয়ে বাড়িতে সংবাদটা পৌঁছার পর যদি তারা রাজি হয় তাহলেই তো কাজ শেষ ফিফটি পার্সেন্ট শেষ আসলে তো ফিফটি পার্সেন্ট না জিরো পার্সেন্টও এখনো শেষ হয়নি তো যেই বান্দা সে দাবি করে আমি আল্লাহকে ভালোবাসি আজকের সমাজে পাওয়া যায় না এরকম মানুষ যারা বলে আমরা আশেকে মাওলা আশেকে রসুল আমরা আল্লাহকে ভালোবাসি রসুলকে ভালোবাসি ভালোবাসার দাবি তো করে কিন্তু তাদের আচার আচরণ দেখলে মনে হয় আল্লাহ তাদেরকে ভালোবাসা তো দূরের কথা শয়তানও বুঝি তাদেরকে দেখলে লজ্জা পায় তাহলে আমি আল্লাহকে ভালোবাসার দাবি করি আর এই কথার বিবেচনা না বিবেচনা হলো আল্লাহ আমাকে ভালোবাসেন কিনা একজন অফিসার তার সেই কর্মচারীকে ভালোবাসবে যেই কর্মচারী তার অফিসারের আদেশের সামনে নিজেকে সপে দিয়েছে যা বলে তাই শোনে ঘরের মধ্যে আপনাদের ঘরে যাদের বাচ্চা কাচ্চা আছে ছয়টা সাতটা দশটা বারোটা যার যত বেশি বাচ্চা তার উপর আল্লাহ নেয়ামত তত বেশি রাসুল কেয়ামতের দিনে উম্মদদেরকে নিয়ে গর্ব করবেন তো কারো ভাষায় দশটা বাচ্চা আছে মনে করেন দশ বাচ্চাকে কি সমান ভালোবাসেন আপনারা কি সমান বাসেন পার্থক্য থাকে কিনা কিসের ভিত্তিতে পার্থক্য যে বাবা চিন্তা করে যেই সন্তান আমার যত বেশি আনুগত্য পরায়ণ আমার কথা যত বেশি শোনে আমার আদেশ নিষেধের সামনে নিজেকে যত বেশি সঁপে দেয় আমি তাকে তত বেশি ভালোবাসবো এটা আলাদা করে চিন্তা করে বাঁচতে হয় না অটোমেটিক ভেতরে এই ভালোবাসা তৈরি হয়ে যায় তাহলে নিজে আল্লাহকে ভালোবাসার দাবি করলাম কিনা এটার বিবেচনা না আমি যদি প্রকৃত অর্থে আল্লাহর গোলাম হতে পারি আব্দুল্লাহ আল্লাহর দাস হতে পারি আল্লাহর সামনে নিজেকে সঁপে দিতে পারি অবশ্যই আল্লাহ আমাকে ভালোবাসবেন কারণ আমার প্রতি আল্লাহর কোনো হিংসাও নাই ঘৃণাও নাই বিদ্বেষও নাই যদি আল্লাহর সামনে সঁপে দেই অবশ্যই আল্লাহ আমাকে ভালোবাসবেন তাহলে প্রথম বিবেচনা হলো আল্লাহ তাদেরকে ভালোবাসেন দ্বিতীয় বিবেচনা তারাও আল্লাহকে ভালোবাসে যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে সে আল্লাহর জন্য সবকিছু করতে পারে দুনিয়ার মধ্যেও দেখা যায় একজন নারীর প্রেমে পাগল হয়ে মানুষ নিজের জীবনও দিয়ে দেয় হয় না এরকম এমনকি তার নেতা বা তার নেত্রী যখন সে দেখে তার নেতার গায়ে গুলি চালানো হয়েছে এমন কর্মীও আছে যে নিজে সামনে বুক টান করে দাঁড়িয়ে যায় গুলি লাগলে আগে আমার বুকে লাগবে তারপরও যে কোনো মূল্যে আমি তাকে বাঁচাব একইভাবে যেই ব্যক্তি আল্লাহকে সবার চাইতে বেশি ভালোবাসে সে আল্লাহর বিধানের সামনে নিজের প্রাণের পরোয়া করে না নিজের সন্তান সন্ততির দিকে তাকায় না নিজের দুনিয়ার কোন স্বার্থের দিকে তাকায় না বরং আল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত সেই কাজ সে না করে তার অন্তর প্রশান্ত হয় না ইব্রাহিম আলি ইসলামকে আল্লাহ আদেশ দিলেন যাও নিজের সন্তানকে জবাই কর আমাদের মতো হলে হিলা তাওয়িল শুরু করতেন দেখি কোনো ফাঁক ফোকর বের করা যায় কিনা কোনো একটা ফতোয়ার মারপেস দিয়ে নিজেকে মুক্ত করা যায় কিনা অথবা আল্লাহর কাছে চেয়ে বিধানটাকে আর একটু শিথিল করা যায় কিনা যে আল্লাহ এত কঠিন পরীক্ষায় আমাকে ফেলো না একটু সহজ করে দাও কিন্তু না আল্লাহর বান্দা কোনো দিকে তাকালেন না আল্লাহর আদেশ হয়ে গিয়েছে বুড়ো বয়সে একটা সন্তান পেয়েছিলেন চোখের শীতলতা চোখের ঠান্ডা কিন্তু সেই সন্তানকে নিয়ে গেলেন তাকে শুয়ে দিয়ে তার গলায় ছুরি চালাতে শুরু করলেন এটার নামই হলো আল্লাহর প্রতি ভালোবাসা যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে আর দুনিয়ার মানুষের ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্যই যদি তার উদ্দেশ্যে নিজের জীবন সঁপে দিতে হয় তাহলে আল্লাহর ভালোবাসার দাবি তো করি কিন্তু আল্লাহর জন্য নিজে কতটুকু করতে প্রস্তুত আছে আমাদের সবার অবস্থা তো হলো আগে দুনিয়ার সবকিছু ঠিক থাকবে তারপর যদি আল্লাহ বিল্লে একটু করতে পারি ভালো না পারলেও আশা রাখি আল্লাহ মাফ করবেন কারণ আল্লাহ তো গাফুরুর রাহিম তিনি ক্ষমাশীল তিনি দয়াবান মাফ করে দেবেন দিনের মধ্যে সাড়ে তেইশ ঘন্টাও যদি নিজেকে দেয় আধা ঘন্টাও আল্লাহকে দিতে অনেক চিন্তা ভাবনা করতে হয় আরে আল্লাহকে দিয়ে আবার ক্ষতি হয়ে যায় কিনা মসজিদের দান বাক্স অথবা কোনো গরিব মিসকিন সামনে আসলে পকেটের মধ্যে সবচেয়ে ছোট নোটটা খোঁজে দেব দিলে তো কমে যাবে নিঃশেষ হয়ে যাবে তাহলে দিব তাহলে সবচেয়ে ছোটটা দেই এক টাকার কয়েন দেই দুই টাকার নোট দেই পাঁচ টাকার কয়েন দেই তাহলে আমার কাছে বেশি থাকবে আর সেখানে কম ব্যয় হবে এই যে একটা মানসিকতা এগুলো কি আল্লাহর ভালোবাসার পরিচয় না সম্পদের ভালোবাসার পরিচয় যদি আল্লাহকেই ভালোবাসতাম তাহলে খুঁজে খুঁজে বের করতাম কোন কাজ করলে আল্লাহ খুশি যেই কাজ করলে আল্লাহ খুশি সেই কাজ আমি করব। তার জন্য যদি প্রাণ দিতে হয় হাসি মুখে প্রাণ দেব সম্পদ বিসর্জন করতে হয় হাসি মুখে সম্পদ বিসর্জন করব যেমনটা সাহাবিগণ করেছিলেন বুখারির হাদিস আনাস রদি আল্লাহ আনহু বলেন বীরে দিন আমার আপন মামা হারাম ইবনু মিলহান তাকে আঘাত করা হলো শহীদ হয়ে যাবেন মুমূর্ষ অবস্থায় পড়ে আছেন সে অবস্থায় চেহারা থেকে রক্ত মুচ্ছেন আর চিৎকার করে বলছেন ফুস্তু রাব্বিল কাবা কাবার রবের কসম আমি তো সফল হয়ে গিয়েছি দুনিয়াবাসী বলবে ব্যর্থতা মিশনে সাকসেসফুল হয়নি মরে গিয়েছে তাদের মিশন ইনকমপ্লিট রয়ে গিয়েছে কিন্তু সে বলছে আরে কাবার রবের কসম আমি তো কামিয়াব হয়ে গেলাম একটা জীবন ছিল সেই জীবন আল্লাহর পথে ব্যয় করতে পারলাম আবু বকর রদি আল্লাহ সকল সম্পদ নিয়ে রসুলের সামনে হাজির রসুল বললেন আবু বকর ঘরে কি রেখে এসেছ আবু বকর এক কথায় জবাব দেয় আল্লাহ রসুলা আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি রেখে এসেছে আল্লাহর ভালোবাসার পরিচয় হলো এগুলো তো যেই ছয় গুণের কথা বলছিলাম প্রথম দুই গুণ হলো এক নম্বর ইহিব্বহুম তাদেরকে আল্লাহ ভালোবাসেন ওই হিব্বু না তারা আল্লাহকে ভালোবাসেন তৃতীয় এবং চতুর্থ গুণ হল আদিল্লাতিন আলাল মুমিনিন আইজাতিন আলাল কাফিরিন তারা মুমিনদের উপর নরম কাফিরদের উপর কঠোর শব্দ ব্যবহার করেছেন মুমিনদের প্রতি কোমল তার দলের মুমিন তার এলাকার মুমিন তার দেশের মুমিন তার মানহাজের মুমিন এই শব্দ ব্যবহার করেন মুমিনদের প্রতি কোমল সে শুধু দেখে মানুষটা মুমিন কিনা যদি মুমিন হয় যেমনি ভাবে তাকে মুখ দিয়েও সালাম দিতে হয় আসসালাম আলাইকুম তোমার উপর শান্তি বর্ষিত হোক নিরাপত্তা তোমার জন্য শান্তি কল্যাণকামিতা হিতাকাঙ্ক্ষা সব তোমার জন্য একইভাবে তার প্রতি তার আচরণ হয় কোমল আর কাফেরদের প্রতি কঠোর মোহাম্মদুর রসুল্লাহ মাহ ছাব্বিশ নম্বর পারা সুরাতুল ফাতহে সর্বশেষ আয়াত আল্লাহ রসুল মোহাম্মদ এবং তার সঙ্গে যে সকল সাহাবি রয়েছে তাদের দুটো গুণ আল্লাহ বিশেষভাবে উল্লেখ করেছেন গুণের তো অভাব নেই রসুলের গুণ আর সাহাবিদের গুণ আলোচনা করলে তো সারা রাত বসে আলোচনা শেষ করা যাবে না এত গুণের মধ্যে আল্লাহ বিশেষভাবে দুটো গুণের কথা উল্লেখ করছেন কোরআনের একটা শব্দ অনর্থক না একটা বাক্য অনর্থক না একটা জের জবর অনর্থক না বিশেষভাবে এত গুণ থেকে বেছে দুটো গুণ আল্লাহ কেন উল্লেখ করছেন তার মানে অন্য তোমাদের জন্য তাদের এই দুই গুণের মধ্যে শিক্ষা আছে এক নম্বর গুণ হলো সিদ্ধা ও আলাল কুফর কাফেরদের উপর কঠোর রুহামা ও নিজেদের মধ্যে দয়া পর্বস কেমন দয়া পর্বস অন্য হাদিস রাসূল ক্লিয়ার করে দিয়েছেন তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ তুমি দেখবে মুমিনরা পরস্পর পরস্পরকে ভালোবাসা একজন আরেকজনের প্রতি অনুগ্রহশীল আচরণ করার ক্ষেত্রে এক দেহের মতো ইদাস্তাকা আমিন হুদুন যদি দেহের কোনো একটা অঙ্গ আক্রান্ত হয় গোটা দেহ রাত জাগা এবং জ্বর আক্রান্ত হওয়ার ক্ষেত্রে একজন আরেকজনকে ডাকাডাকি করে শরিক থাকে গোটা দুনিয়ার মুমিন পরস্পর পরস্পরকে ভালোবাসবে একজন আরেকজনের প্রতি কোমল আচরণ করবে এমন হবে যেন তারা সকলে মিলে একটা দেহ একটা ফ্যামিলি না একটা পরিবার না একটা দেহ ইদাস্তাকা আইনহু ইস্তাকা কুল্লুহু ওয়াইদাস্তাকা রাসহু ইস্তাকা কুল্লুহু রসুল বলেন যদি দেহের চোখ আক্রান্ত হয় গোটা দেহ ব্যথিত হয় যদি মাথা আক্রান্ত হয় গোটা দেহ ব্যথিত হয় আল্লাহ তালা বলছেন সকল মুমিনের প্রতি কোমল তার মানে সে বিবেচনা করে যে মানুষটা মৌমিন কিনা এটা বিবেচনা করে না সে আমার দলের কিনা বা আমার দেশের কিনা যার কারণে এই ছয় গুণের তিন নম্বর গুণ অর্জন করতে চাইলে কোনোদিন দলান্ধ হওয়া যাবে না সাম্প্রদায়িক হওয়া যাবে না প্রান্তিকতা বিশিষ্ট হওয়া যাবে না দলান্ধ বোঝেন আজকাল গোটা দুনিয়ার মানুষের অবস্থা হলো কুল্লু হিজবিম বিমাল একে তো হাজার হাজার দলে ভাগ হয়ে গিয়েছে কত দল আল্লাহ ভালো জানে হাদিসে তো আছে যে বনি ইসরায়েল হয়েছিল বাহাত্তর দল আমার উন্মত হবে তেহাত্তর দল আচ্ছা আমার উন্মত মানে কারা হিন্দুরা খ্রিস্টানরা বৌদ্ধরা আমার উন্মত উন্মত মোহাম্মদী মুসলমানরা তেহাত্তর দল হবে বাহাত্তর দল জাহান্নামি একদল জান্নাতি আচ্ছা এই যে তেহাত্তর বলা হলো এটাও হলো মৌলিক দল অন্যথায় যদি আপনি শাখা প্রশাখার দিকে তাকান এই এক রাজবাড়ির মধ্যে কয়শো দল খুঁজে পাবেন আল্লাহ ভালো জানে আর প্রত্যেক দলের অবস্থা হলো কুল্ল হিজবিম বিমা হিম ফারি হন প্রত্যেকে নিজের অবস্থা নিয়ে সন্তুষ্ট আমি ভালো আছি তো ঠিক আছে দুনিয়া গোল্লায় গেল না জলে ফেসে গেল সেদিকে তাকানোর দরকার নেই আমি ঠিক আছি দুনিয়া ঠিক ইসলামের চাইতে আমার জীবনের দাম বেশি আমার দলের দাম বেশি আমার দলকে ঠিক রাখার জন্য যদি ইসলামকে কাটছাট করতে হয় তাও করতে রাজি অথচ আল্লাহ কোরআনে বলেছিলেন সকলে মিলে সকলে আমাকেও আপনাকেও সবাইকে উদ্দেশ্য করে বলছে সকলে মিলে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো ইসলামকে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে না সকলে মিলে ধরো ওলা তফর রাকু ফেরকা ফেরকা হয়ে যাও না যদি যাও কি হবে ওলা না যাও আরে পরস্পর দ্বন্দ্ব করবে না যদি করো ফেতাফ ব্যর্থ হয়ে যাবে অর্থাৎ হাবার হুকুম শক্তি নিঃশেষ হয়ে যাবে সবাই মিলে চাইবে দিন কায়েম করতে দিন শেষে কেউ আর দিন কায়েম করতে পারবে না কারণ শক্তি তো শেষ তুমি তোমার মুসলমান ভাইয়ের পেছনে যেই সময়গুলো ব্যয় করবে সেই সময়গুলো যদি দুশ্মনের পেছনে ব্যয় করতে ইসলাম অনেক দূরে এগিয়ে যেত কিন্তু তুমি তোমার টাকা পয়সা তোমার সহায় সম্পদ তোমার সময় সব তো এজন্য উৎসর্গ করে রেখেছ অন্য মুসলমান দলকে দমাতে হবে আমাকে সবার উপরে উঠতে হবে তো মুসলমান তার আচরণ হলো গোটা দুনিয়ার মুমিনদের সে ভালোবাসবে গোটা দুনিয়ার মুমিনদের ব্যাপারে কোমল আচরণ করবে তার কাছে মুসলমানের পরিচয় এটা না যে সে ভারতীয় সে বাঙালি সে পাকিস্তানি সে আরবীয় বরং তার কাছে মুসলমানের পরিচয় সে মুসলমান যে মুসলমান সে আমার ভাই আমার এক দেহের অংশ আমি আপনাদেরকে জিজ্ঞেস করি জীবিত আছেন তো আপনারা নাকি বাঙালি মুসলমান আর ভারতীয় মুসলমান কি দুই দল না এক দল বাংলাদেশে মুসলমান আর পাকিস্তানি মুসলমান এক দল না দুই দল বলবেন হুজুর সব মানলাম এই পাকিস্তানের নাম কেন বলেন পাকিস্তানের মুসলমানরা তো জাহান্নামি আমরা সবাই জান্নাতি নাকি যেই মানুষটা বাংলাদেশে থেকে জাহান্নামি হবে আর যেই মানুষটা পাকিস্তানে থেকে জান্নাতি হবে আল্লাহর কাছে উত্তম কে বাঙালি না পাকিস্তানি তো যেটা বলছিলাম গোটা দুনিয়ার মুসলমান এক জাতি যার কারণে মুসলমানদের যে কোনো ইস্যু আমাদের জাতীয় ইস্যু আজকাল তো আমাদেরকে বোঝানো হয় কাবা শরীফের উপর কেউ অ্যাটাক করতে আসলে মুখ খুলবে না সেটা সৌদি আরবের অভ্যন্তরীণ বিষয় মসজিদে আফসার উপর কেউ যদি অ্যাটাক করতে আসে যেমন ইহুদিরা এখন দখল করে রেখেছে তারা সেটাকে ভেঙে সেখানে সোলাইমানে ট্যাম্পোর নির্মাণ করতে চায় সেটা তাদের এবাদতখানা হবে সেখানে দাজ্জালের আগমন ঘটবে দাজ্জাল এসে তাদের মুক্তির দূত হিসাবে আবির্ভূত হবে তো তোমরা এই বিষয়ে কোনো কথা বলবে না এটা ফিলিস্তিনের অভ্যন্তরীণ বিষয় বাবরি মসজিদ যখন ভাঙা হবে এবং এই ক্ষেত্রে হিন্দুদের ব্যাপারে ফয়সলা করা হবে তোমরা মুখ খুলবে না এটা ভারতের অভ্যন্তরীণ বিষয় লাল মসজিদ যখন শহীদ করা হবে এবং সেখানে অবস্থিত জামিয়া হাফসার হাজার হাজার মা বোনকে নিরপরাধভাবে নির্বিচারে হত্যা করা হবে তোমরা মুখ খুলবে না সেটা পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় যখন আরাকানের মধ্যে গোটা একটা জাতিকে পুরো দেশ থেকে বহিষ্কৃত করে ফেলা হবে জ্যান্ত জ্যান্ত পুড়িয়ে মারা হবে তোমরা মুখ খুলবে না এটা মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় অথচ যদি মুসলমান হতাম কোনোদিন এই কথা জবান দিয়ে আসতো না কারণ মুসলমানের সে যেখানেই থাকুক না কেন প্রতিটা ইস্যু জাতীয় বিষয় কোন দেশের বিষয় না এই গোটা দুনিয়াটা যতটুকু দেখছি বা দেখছি না যে দেশে গিয়েছি বা যাইনি গোটা দুনিয়ার মালিক কে কয়েকজন বলছে বাকিটা সন্দেহ আছে এই গোটা দুনিয়ার মালিক কে নাকি আমেরিকার মালিক ট্রাম্প ভারতের মালিক নরেন্দ্র মোদী তাহলে গোটা দুনিয়ার মালিক কে আর আমরা কার গোলাম আল্লাহ যখন দুনিয়াতে প্রথম মানুষটা বানাবেন আমাকে আপনাকে না প্রথম মানুষ নাম কি আল্লাহ তালা শব্দ ব্যবহার করেছেন সুরাতুল বাকার আয়াত এক নম্বর পড়ার পাঁচ নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার প্রতিপালক ফেরেস্তাদেরকে উদ্দেশ্য করে বললেন ইন্নি যা ফিল খালিফা নিশ্চয় দুনিয়াতে আমি খলিফা বানাতে যাচ্ছি আদমের ব্যাপারে আল্লাহ বলছে না মানুষ বানাতে যাচ্ছি গোলাম বানাতে যাচ্ছি শব্দ ব্যবহার করেছে খালিফা খালিফা মানে হলো প্রতিনিধি তার মানে আদম কার প্রতিনিধি আরে বলেন না কার প্রতিনিধি গোটা দুনিয়ার সকল মানুষের প্রথম পরিচয় সে দুনিয়ার মধ্যে আল্লাহর প্রতিনিধি যার যতটুকুর মধ্যে ক্ষমতা সে ততটুকুর মধ্যে আল্লাহর এই প্রতিনিধিত্ব বাস্তবায়ন করবে উদাহরণস্বরূপ আমার ক্ষমতা যদি থাকে সাড়ে তিন হাত বডির উপর এই সাড়ে তিন হাত বডির মধ্যে আমি কার প্রতিনিধি আমার দায়িত্ব এই সাড়ে তিন হাত বডির মধ্যে প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে আল্লাহর প্রতিনিধিত্ব আল্লাহর বিধান বাস্তবায়ন করা কেউ তার ফ্যামিলির মধ্যে আল্লাহর প্রতিনিধি কেউ তার সমাজের মধ্যে আল্লাহর প্রতিনিধি কেউ তার রাষ্ট্রের মধ্যে আল্লাহর প্রতিনিধি কেউ গোটা দুনিয়ার মধ্যে আল্লাহর প্রতিনিধি কেউ যদি মুসলমান হতে চায় প্রথমে আল্লাহর প্রতিনিধিত্ব স্বীকার করতে হবে কেউ যদি বলে একদিকে আমি মুসলমান আরেক দিকে আল্লাহর প্রতিনিধিত্ব মানে না তাহলে সেই ব্যক্তি কোনোদিনও মুসলমান না মুসলমান একমাত্র সেই ব্যক্তি যে খলিফা হতে রাজি আল্লাহর খলিফা কারণ প্রথম মানুষকে বানানোর আগে এমন শব্দ বলে দিয়েছেন যেই শব্দের মধ্যে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য স্পষ্ট দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন শুধু আমার ফ্যামিলি চালানোর জন্য না চাকরি করার ব্যবসা করার রাজনীতি করার বিচার ব্যবস্থা পরিচালনা করার জন্য না পাঠিয়েছেন আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য যার কারণে যেই ব্যক্তি মুসলমান হয় সে নিজের প্রথম পরিচয় এটা দেয় না যে আমি স্বাধীন যা ইচ্ছা তা করব। বরং তার প্রথম পরিচয় আমি গোলাম কিন্তু কার গোলাম আরে কার গোলাম ও আসাদু আন্না মুহাম্মাদান আব্দুহু রাসূলু আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আবদুহু আবদুহু আবদুহু মানে আল্লাহর গোলাম ও রাসূলহু এবং তার রসুল তার মানে আমার নবীর প্রথম পরিচয় তিনি আল্লাহর গোলাম তাহলে মুসলমানের পরিচয় এটা না সে স্বাধীন আজকাল কোন কোন নারী ওই ফ্যামিলিস্ট নারী বলে না আমার পেট যাকে খুশি তাকে দেব তুমি কথা বলার কে তো মুসলমানের ভাষা তো এরকম হবে না আমার রাষ্ট্র আমি চালাবো যেভাবে ইচ্ছা সেভাবে চালাবো একটা টিম বানাবো সবাই মিলে বসে আইন কানুন প্রণয়ন করব। যেটা করব সেটা এখানে কার্যকর হবে তুই কথা বলার কে এমনকি আমি যে বিধান বানাবো তার সঙ্গে যদি কোরআন সাংঘর্ষিক হয় কোরআনকে নিয়ে ডাস্টবিনে ফেল আমার এই বিধানের কোনো ভিন্নতা করার সুযোগ কারোর জন্য রাখা হয়নি এমনকি সেই কোরআন তো বাস্তবায়ন হবেই না কোরআনের সেই অংশগুলো যদি কোনো মোল্লা বলে সেই মোল্লাকে আমরা রাষ্ট্রদ্রোহী বলে আখ্যায়িত করব তাকে ফাঁসির কাছে চড়াবো কারণ কোরআন আগে না আমার আইন আগে তাহলে মুসলমানের কথা তো এগুলো না মুসলমানের কথা আমি আল্লাহর গোলাম আল্লাহ যদি আমাকে রাষ্ট্র পরিচালক বানান তাও রাষ্ট্রে আল্লাহর গোলাম পরিবারের কর্ত বানান পরিবারে আল্লাহর গোলাম যদি আমার শুধু আর কিছু না দেন এই সাড়ে তিন হাত বোর্ডের মালিক তো বানিয়েছেন এখানে আল্লাহর গোলাম আল্লাহর খালিফা আল্লাহর প্রতিনিধি যেই যেই মানুষ আল্লাহর প্রতিনিধিত্ব মেনে নেয় তারা সকলে একটা দেহের মতো হয়ে যায় একজনের সুখে আরেকজন হাসে একজনের দুঃখে আরেকজন কাঁদে ইসলামের শুরুর দিকে জালেম যে ছিল না তা না হাজ্জাজ বিন ইউসুফ যাকে বলা হয় আজলামু হাজিহিল উম্মা এই উম্মতের সবচেয়ে বড় জালেম ব্যক্তি কিন্তু সেই হাজ্জাজের কাছেও যখন একজন নারীর চিঠি গেল যে নারী একটা জাহাজে ছিল যে জাহাজে হিন্দুস্তান দিয়ে যাচ্ছিল সিন্ধু এলাকায় যখন যায় রাজা দাহিরার বাহিনী তাদেরকে বন্দি করে ফেলে তো সেই নারী অনেক কষ্টে একটা চিঠি লিখে তাদের হাতে পাঠায় তো যেই মানুষটা এত বড় জালিম যার হাতে শত শত সাহাবির রক্ত লেগে আছে যার মতের সঙ্গে না মিললে কোনো সাহাবি কোনো ওলি কোনো আলেম কাউকে হত্যা করতে দ্বিধা করতো না সেই মানুষটার কাছেও যখন মাত্র একজন নারীর চিঠি যায় তিন তিনবার বাহিনী পাঠায় প্রথম দুইবার ব্যর্থ হয় তারপর হাল ছাড়ে না তৃতীয়বার মোহাম্মদ বিন কাসমের নেতৃত্বে বাহিনী পাঠায় কিন্তু আর্মি ফোর্স নেই সবাই অন্য দেশে যুদ্ধে ব্যস্ত লোক পাবে কোথায় তো সাধারণ মুসলমানদের মধ্যে তাদেরকে তাস্কিল করে সেখান থেকে লোক বের করে এনে তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে নিয়ে এখানে চলে আসে যে একজন নারীও কোনো জালেমের হাতে বন্দী থাকবে আর গোটা দুনিয়ার মুসলমানরা বসে বসে আঙ্গুল চুষবে ইসলাম কোনোদিনও আমাদেরকে শিক্ষা দেয় না ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারক রাহেমাহুল্লাহ হাদিসেরও ইমাম ফিখেরও ইমাম তার এক বন্ধু ছিল ফুজাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ যার থেকে ইমাম বুখারি তার সহি গ্রন্থের মধ্যে অনেক হাদিস উল্লেখ করেছেন বড় মহাদ্দিস বড় ওয়ালি বড় বুজুর্গ বড় আলেম সবই ফুজাইল ইবনে আয়াজ মক্কা শরীফে থাকতেন সেখানে হাদিসের দাস দিতেন হজের সময় আসলে হজও করতেন ওমরাও করতেন বিভিন্ন দিনে খেদমত আঞ্জাম দিতেন আবদুল্লাহ বিন মোবারক রাহিমাহুল্লাহ জেহাদের ময়দান থেকে তাকে চিঠি লিখে পাঠালেন যে চিঠি এই যুগে যদি কেউ লিখতো মানুষ তাকে বলতো তুই উগ্র তুই অতি জজবাতি বেশি বোঝ চিঠি লিখে পাঠালেন ইয়া আবিদাল হারামাইন এই চিঠিটাও উল্লেখ করেছেন ইমাম রাহাবি রহমতুল্লাহ আলী তার প্রসিদ্ধ কিতাব সিয়ার ও আলামিন নোবালার মধ্যে কারো প্রয়োজন হলে আবদুল্লাহ বিন মুবারকের জীবনী খুলে তাহকিক করে দেখে নিতে পারেন চিঠি লিখে পাঠালেন ইয়া আবিদাল হারামাইন লাউ আবসরতানা আলিমতা আন্নাকা ফিল ইবাদাতি তালাবু হে হারামাইনে বসে ইবাদতকারী ব্যক্তি যে মক্কা মদিনায় বসে আল্লাহর ইবাদত করো তোমাকে বলছি তুমি যদি আমাদেরকে দেখতে তাহলে স্পষ্টভাবে জানতে পারতে ইবাদতের নামে তুমি খেয়াল তামাশায় মেতে আছো তুমি ভাবছো এটা এবাদত অনেক নফল নামাজ পড়ছি অনেক দাস দিচ্ছি ভাবছো বিরাট এবাদত করে ফেলছি কিন্তু আমাদের অবস্থা যদি একবার দেখতে বুঝতে এটা কোনো এবাদত না এটা তামাশা কারণ যখন বদর উহুদ খন্দক আর তাবুকের ডাক চলে আসে তখন আবু হুরায়রা কোনোদিন ভাবে না যে আমার তো হাদিসের দর্শ আছে আবদুল্লাহ বিন মাসুদ ভাবে না আমার তো ফিখের দর্শ আছে আবদুল্লাহ বিন আব্বাস ভাবে না আমার তো তাফসিরের দর্শ আছে অন্যান্য সাহাবিরা ভাবে না আমার তো বিভিন্ন ইমারত দায়িত্ব আছে বরং সকলে রসুলের সরে সর মিলিয়ে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে এমনকি হানজালার মতো সাহাবি যে সবে মাত্র স্ত্রীর সঙ্গে মেলামেশা করেছে গোসল ফরজ হয়ে আছে আরে গোসল করার জন্য অপেক্ষা করে না সে অবস্থায় ময়দানে বের হয়ে যায় সেখানেই শহীদ হয়ে যায় এরপর ফেরেস ফেরেস্তারা আসমানে নিয়ে তার গোসলের ব্যবস্থা করে খেজুর চাবাতে থাকে রাসুলকে জিজ্ঞেস করে রাসুল শহীদ হলে কি পাবো রাসুল বলেন লাকাল জান্নার সাহাবি জান্নাত পাবে খেজুর ছুড়ে ফেলে আরে রাসুল এত খেজুর খাওয়ার তো সময় নেই জান্নাতের ডাক যেহেতু চলে এসেছে আমি চলে গেলাম তরবার নিয়ে ঝাঁপিয়ে পড়ে সেখানেই শহীদ হয়ে যায় রসুল বলেন আরে তার জন্য তো জান্নাত ওয়াজিব হয়ে গেছে আর একজন বলেন আরে আমি তো হুদ পাহাড়ের পেছন থেকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি এরপর আবদুল্লাহ বিন মোবারক দ্বিতীয় লাইনের মধ্যে লেখেন আরে তোমরা তো তোমাদের গাল চোখের পানি দিয়ে ভেজাও রাতে ওঠে আল্লাহর কাছে কাঁদো তাওবা করো মোনাজাত করো দোয়া করো তো গাল ভেজাও চোখের পানি দিয়ে কিন্তু আমাদের গর্দানগুলো ভেজে আমাদের রক্ত দিয়ে ريح العبير لكم ونحن عبيرنا رهج السنابك والغبار الأطيب ولقد أتانا من مقال نبينا قول صحيح صادق لا يكذب লম্বা কবিতা পুরো আলোচনার দিকে যাচ্ছেন যে একজন নারীও যদি কোথাও বন্দী থাকে গোটা দুনিয়ার সকল মুসলমান সকল বোঝেন যার মধ্যে শুধু হুজুররা আছে নাকি হুজুর বলেন আর খেজুর বলেন কাঠমোল্লা বলেন আর স্টিল মোল্লা বলেন সবার উপর ফরজে আইন হয়ে যায় স্বীকৃত ফতোয়া কেউ ভিন্ন কোনো মত এনে দেখাতে পারবেন না একজন নারী যদি কোনো জালেমের হাতে বন্দী থাকে গোটা দুনিয়ার প্রতিটা মানুষের উপর প্রতিটা মুসলিমের উপর ফরজে আইন হয়ে যায় তাকে জালিমের হাত থেকে উদ্ধার করা কিভাবে করবে তোমার ব্যাপার বুঝিয়ে করো সন্ধি করে করো আর জোর করে ছিনিয়ে আনো যেটাই করো করতে হবে ফরজে আইন আদিল্লাতিন আলাল মুমিনিন মুমিনদের প্রতি কোমল আজকে গোটা দুনিয়ার মুসলমানদেরকে যে স্বীকার করা হচ্ছে এই ফোন ফন্দিকে কাজে লাগিয়ে তুমি আলাদা দল সে আলাদা দল তার দুঃখে তুমি কেন কাঁদো তুমি ভালো থাকলেই তো হলো একটা গল্প অনেক প্রসিদ্ধ অনেকে হয়তো শুনেছেন তিন চোর এসেছে চুরি করতে তো এখন গৃহস্থের মালিক যিনি আছেন তিনজনকেই ধরে ফেলেছে তো একজন হলো তার চাচাতো ভাই তিন চোরের মধ্যে একজন হলো চাচাতো ভাই আর একজন হলো এলাকার লোক আর একজন হলো বাইরের লোক তো তিনজনকে ধরার পর এবার সবাইকে উদ্দেশ্য করে বলছে প্রথমে ভাবছে ওরা হলো তিনজন আমি একজন যদি মাইল লাগে তিনজনের সঙ্গে তো পারবো না চোর হোক আর ডাকাত হোক তিনজন মিলে যদি আমাকে ধরে তাহলে প্যাকেট করে তো এখানেই শেষ করে ফেলবে তো ভাবলো কৌশলে কাজ করতে হবে কিভাবে করব যেহেতু ওরা শক্তিশালী আমি দুর্বল তাহলে কাটা দিয়ে কাটা তুলতে হবে এবার দুইজনকে বোঝালো তুই হচ্ছিস আমার চাচাতো ভাই আর ও হচ্ছে আমার এলাকার লোক তোদের একটা অধিকার আছে তোরা আমার এখান থেকে মনে চাইলে নিতেই পারো কিন্তু ও আর এক এলাকা থেকে এখানে এসে চুরি করবে এটা কিভাবে মেনে নেওয়া যায় তোরা বল এটা কি ঠিক আছে তারা বলে না না এটা তো ঠিক নেই ওরাও ভাবলো প্রাণ রক্ষার জন্য একটা যায় যাক দুইজন আগে ঠিক থাকে বললো তাহলে চল দুইজন মিলে ওকে সায়স্তা করি এবার তিনজন মিলে ওইটাকে ইচ্ছে মতো পিটালো আহত করে ফেলে রাখলো এবার তো একজন তো কমেছে এবার চাচাতো ভাইকে বলছে তুই আমার চাচাতো ভাই তোর একটা অধিকার আছে চাইলে চুরি করতে পারো কিন্তু ও আমার এলাকার লোক আর এলাকার লোক পরের বিষয় কিন্তু চাচাতো ভাই তার একটা অধিকার থাকে ও তো আমার আত্মীয় না ও কোন যুক্তিতে চুরি করতে আসলো তাহলে আয় দুইজন মিলে ওকে সাইজ করি এবার ওকেও মেরে আহত করে রাখলো এবার বাকি আছে কয়জন একজন এবার সহজ হয়ে গেছে এখন বলছে তুই আমার চাচাতো ভাই আরে গাদ্দার চাচাতো ভাই হয়ে তুই এরকম আকাম কিভাবে করতে পারলি আজকে তোকে দেখে নেব এবার ওকেও মেরে আহত করে রাখলো তো আজকাল মুসলমানদেরকে এভাবে বুঝপড়া খাওয়ানো হয় গোটা মুসলমান পুরো জাতিটাকে শত শত ভাগে বিভক্ত করে রাখা হয়েছে কিছু হলো দেশীয় ভাগ যে তুমি আলাদা দেশের লোক সে আলাদা দেশের লোক তার বিষয়ে সে বুঝবে তোমার বিষয়ে তুমি বুঝবে তার দুঃখে তোমার কথা বলার দরকার নেই তুমি তোমার দিনের মেহনত দুনিয়ার মেহনত আর রাইতের মেহনত সব চালাতে থাকো তার দুঃখে তোমার এত পেরেশান হওয়ার কি দরকার আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যাতে তোমাকে ভালো রাখে তোমার দেশের লোকের উপর যাতে বিপদ না আসে এটা হলো এক ভাগ আরেক ভাগ হলো এক দেশের মধ্যেও দিনই মেহনত যারা করে তাদের মধ্যেও আরো অনেক ভাগ তৈরি করে রাখে এক দলের নাম তাবলিগি এক দলের নাম জামাতি এক দলের নাম কৌমি এক দলের নাম আলিয়া এক দলের নাম মাঝাবি এক দলের নাম লামাজহাবি অনেক ভাগ তারপর এখন বলে আরে এখন তো তাবলিগ ওদের ধরেছে তোদের কি তোরা তো তাবলিগ করিস না চুপ থাক এরপর যখন ওদেরকে শেষ করে এদেরকে ধরা হয় আরে অন্যরা তোরদেরকে তো আমি খারাপ বলছি না ভালোই বলছি তোরা চুপ থাক এভাবে ধাপে ধাপে ধাপে সাহিত্য করা হয় কখনো বলা হয় কওমি মাদ্রাসা জঙ্গি প্রজনন কেন্দ্র কওমির হুজুরদেরকে ধরো যখন দেখে হুজুররা একটু অন্য লাইনে চলে যাচ্ছে হার্ড লাইনে না না কৌমি মাদ্রাসায় কোনো জঙ্গি তৈরি হয় না এই কলেজ ভার্সিটি থেকে জঙ্গি তৈরি হয় তাহলে কলেজ ভার্সিটির মধ্যে যারা ইসলাম প্র্যাকটিস করে ওদেরকে টোয়েন্টি ফোর আওয়ার্স মনিটরিং করো আরে বলে না এগুলো কলেজ ভার্সিটির মধ্যে এই বর্তমান সময়টা বিশেষ করে ইসলাম পালন করো বেশ ঝুঁকিপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে দাঁড়িয়ে রাখলে সুন্নতি লেবাস পড়লে কত মানুষ কত চোখে তাকায় আর কত কথা বলে তাদের পেছনে নজরদারি চলতেই থাকে আর হুজুররা তো মন খুশি হ্যাঁ আমাদেরকে বলা হচ্ছে আমরা জঙ্গি না আমাদের থেকে জঙ্গি তৈরি হয় না হ্যাঁ আমরা তো এবার ভালো মানুষ ওদেরকে ধরে ধরুক ওরা তো আর কৌমিন না আরে হয় কেনা এরকম হ্যাঁ এই কথাগুলো বললে সবারই কষ্ট লাগবে কিন্তু কষ্ট যার লাগার লাগুক কিন্তু কারো মন খুশি করার জন্য কোরআন এবং হাদিসের বাইরে তো ব্যাখ্যা করার সুযোগ নেই গোটা দুনিয়ার মুসলমানকে ভাবে শত শত ভাগ করে রাখা হয়েছে এরপর সেই চোরের গল্পের মতো কাটা দিয়ে কাটা তোলা হচ্ছে আর আল্লাহ হেফাজত করুক কিছু দরবারে আলেম তারা পেয়ে গিয়েছে সব যুগেই থাকে শাসকদের পকেটে কিছু আলেম সব যুগেই থাকে যেই সময়ে ইমাম আহলি সুন্নতি জামা ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহকে বাদশার সামনে নিয়ে এত বড় একজন মহান ইমামকে পিঠের মধ্যে ব্যাগ দিয়ে বারবার আঘাত করা হচ্ছে একদিন দুই দিন না দিনের পর দিন নির্যাতন চলছে সেই সময় তিনি ছাড়া আলেম ছিলেন না আরে বলেন ছিলেন না তারা কি জানতেন না যেই মাসালা নিয়ে তার দ্বিমত একটা মাসালা তাও এমন একটা মাসালা আমি যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তাও বুঝবেন না এত সূক্ষ্ম মাসালা কোরআন কোরআন তো চেনেন সবাই কোরআনটা কি আল্লাহর মাখলুক মানে আল্লাহর সৃষ্ট জিনিস নাকি এটা মাখলুক না আল্লাহর সিফাত এই একটা মাসালা নিয়ে দ্বিমত তাদের বক্তব্য কোরআন মখলুক ইমাম আহমদের বক্তব্য কোরআন মখলুক না সেই সময়ের মধ্যে আরো শত শত না হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ছিল এখনকার যুগে বড় আলেম কয়জন আরে সেই যুগটা ছিল সালাফে সালেহিনের যুগ ঘরে ঘরে আলেম ঘরে ঘরে ইমাম কিন্তু সবাই মিলে আপোষ করে ফেলেছে শাসকের সঙ্গে কেউ টাকার লোভে কেউ প্রাণের ভয় কেউ পেট বাঁচানোর জন্য আর কেউ পিঠ রক্ষার জন্য সবাই আপোষ করেছে এক ইমাম আহমদ সেখানে বসা একজন গিয়ে জিজ্ঞেস করলো হজরত সবাই যখন আপোষ করেছে আপনি একা যদি এখন একটু তার সামনে মুখটা খোলেন একটু তার কথাটাকেই মেনে নেন তাহলে আশা করো যে আল্লাহর কাছে এটা একটা ওজোর হবে যে আপনার কিছু করার ছিল না আপনি বন্দী হয়েছেন সবাই স্রোতে গা ভাসিয়েছে একা একা স্রোতের মোকাবেলা করার কি দরকার তিনি বললেন যা একটু জেলখানার বাইরে থেকে ঘুরে আসো ঘুরে আসলো বললো কি দেখেছো সে বলল দেখেছি জেলখানার বাইরে শত শত তালেবে আলম এবং আলেম খাতা কলম নিয়ে বসে আছে যে ইমাম আহমদ এই মাসালার ব্যাপারে তার মত পরিবর্তন করেন কিনা এটা জানার জন্য সেই যুগে তো মিডিয়া ছিল না সবার কাছে খবর পৌঁছে যাবে তার মত থেকে তিনি সরে আসেন কিনা এটাকে নোট করার জন্য এত মানুষ অপেক্ষা করছে তো তিনি বলছেন আরে আমি যদি সাধারণ একজন মানুষ হতাম বিষয়টা ভিন্ন ছিল কিন্তু এই যে মানুষগুলো যারা আমাকে অনুসরণ করে আমি যদি এখন নিজের প্রাণ রক্ষার জন্য মাত্র একটা মাসলে আপোষ করি এর ক্ষতি তো আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গোমরা হয়ে যাবে একজন আলেম তো শুধু নিজেকে নিয়ে ভাবলে হয় না পুরো জাতিকে নিয়ে তার ভাবতে হয় কিন্তু তারপরও দুঃখজনক বাস্তবতা সেই প্রথম যুগ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সব যুগের মধ্যেই শাসকদের পকেটের মধ্যে কিছু আলেম থাকে এবং এটা যে থাকবে অনেক আগে আমরা হাদিস থেকেই জানতে পারি রসুল বলেন ইন্না আলিম আমি আমার পরে আমার উন্মতের জন্য যত ফেতনার ভয় করি এর মধ্যে সবচেয়ে বেশি ভয় করি এমন প্রত্যেক মুনাফিককে যাদের জবান আলেম জবান আলেম বোঝেন মুখে ইলমের ফুল ফোটে কিন্তু ভেতরে ফাঁকা আল্লাহর ভয় নেই আলেমের মৌলিক গুণ হলো আরে এই বান্দা যত আছে যত মুসলমান তার মধ্যে আল্লাহকে প্রকৃত অর্থে ভয় করে আলেমরা আলেম জীবন দিতে রাজি কিন্তু আল্লাহর সঙ্গে কোনো গাদ্দারি করতে রাজি হয় না কিন্তু রাসুল বলেন যারা মুনাফিক যাদের জবান আলেম ভেতরে আইন প্রবেশ করেনি তাদেরকে ভয় করি অন্য হাদিসে বলেন আমি আমার পর আমার উন্মতের জন্য সবচেয়ে বেশি ভয় করি পথভ্রষ্টকারী নেতা বিপদগামীকারী নেতা যে অন্যদেরকে বিপদগামী করে এই নেতার দুই ব্যাখ্যাই হয় ধর্মীয় নেতাও হয় পার্থিব নেতাও হয় পার্থিব নেতা হলো শাসক গোষ্ঠী যারা মানুষকে বিপদগামী করে আর ধর্মীয় নেতা হলো এই ওলামা গোষ্ঠী যাদের কেউ কেউ ইলমের সঙ্গে গাদ্দারি করে মানুষকে গোমরা করে রাসুল বলেন তাদেরকে সবার চাইতে বেশি ভয় করুন কোরআনের মধ্যে আল্লাহ তাদের ব্যাপারে এমন এমন কঠোর শব্দ ব্যবহার করেছেন কোথাও বলেন কানা সালিল হিমার তাদের দৃষ্টান্ত হলো গাধার মতো যার পিঠে অনেক বই বহন করে রেখেছে জ্ঞানের পাহাড় কিন্তু গাধার মতো যে তার জ্ঞান থেকে নিজে উপকৃত হয় না কোথাও বলেন বাউরার ঘটনা প্রসঙ্গে বলেন যে তারা ইলমের সঙ্গে গাদ্দারি করেছিল আল্লাহ বলেন তার দৃষ্টান্ত হলো কুকুরের মতো ইনতাহমিল আলাই হিয়ালহাত হুয়ালহাত কুকুরের পিঠে যদি বোঝা চাপিয়ে দাও তাও জিব্বাটা বের করে রাখে যদি কিছু না চাপাও তাও জিব্বাটা বের করে রাখে এত ভয়াবহ শব্দ ব্যবহার করছেন আফারাইতা মানিত তাখাদা ইলাহাহু হাওয়া ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলম ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি ওয়া আলা গিশাওয়া ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ আফালা তাযাক্কারুন হে নবী আল্লাহ বলছেন কোরআনে হেনাবি আপনি কি সেই সকল ব্যক্তিকে দেখেছেন যারা নিজেদের খেয়াল খুশিকে নিজেদের উপাস্য বানিয়ে নিয়েছে মুসলমান উপাস্য বানায় কাকে লা ইলাহা উপাস্য একমাত্র আল্লাহকে মানে কিন্তু তারা আল্লাহকে না নিজের নফকে নিজের খেয়াল খুশিকে উপাস্য বানিয়েছে আল্লাহ তাকে এলেম থাকা সত্ত্বেও গোমরা বানিয়ে দিয়েছেন শব্দ বলছেন আলা ইলম ইলম আছে এলেম থাকা সত্ত্বেও গোমরা বানিয়েছেন কেমন গোমরা তার কানের মধ্যে আর অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন যতই ঢোকে না আর যদি রকম ঢোকে ভিতরে কাজ হয় না মোহর মারা চোখের উপর পর্দা ফেলে রেখেছেন যতই কোরআন এবং সেই হাদিসের আলোকে বোঝানোর চেষ্টা করেন সালাফে মানহাজ এবং মত তুলে ধরেন গ্রহণ করে না দেখেও যেন দেখে না আল্লাহ বলেন যাকে আল্লাহ নিজে গোমরা বানিয়েছেন তাকে আর কে হেদায়ত দিতে পারে তোমরা কি উপদেশ গ্রহণ করবে না অন্যত্র বলেন আমি আল্লাহ যে সুস্পষ্ট প্রমাণ এবং যে হেদায়ত নাজিল করেছি যারা এগুলোকে গোপন করে আদিমা বাইয়ান না অথচ আমি আল্লাহ স্পষ্টভাবে বয়ান করেছিলাম আমি আল্লাহ বয়ান করেছি সে করে না গোপন করে কোরআনের আয়াত কত আমাদের কানে কয়েকটা আয়াতের যথাযথ ব্যাখ্যা ভেসে আসে সারা জীবন বসে কয়েকশো আয়াত শুনি বাকি হাজার হাজার আয়াত গেল কোথায় সেগুলো কেন আসে না কানে কারো গোপন করছে কেন করছে পেটের জন্য করছে না পিঠের জন্য করছে আল্লাহ বলছেন যারা গোপন করে তারাই ওই সমস্ত ব্যক্তি যাদের উপর আল্লাহ লান বর্ষণ করেছেন তুমি দেখতে চাও আল্লাহ লানতকার উপর তাদেরকে দেখো সালেফে সালেহিনগল বলতেন মান ফাসাদা মিন উলামা ইনা ফাফিহি শিবহুম মিন আল ইয়াহুদ ওয়া মান ফাসাদা মিন উব্বাদিনা ফাফিহি শিবহুম মিন মিনান নাসারা আমাদের আলেমদের মধ্যে যেগুলো নষ্ট হয় আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি পান্তা ভাত পছলে বেশি গন্ধ হয় না বিরিয়ানি পছলে বেশি গন্ধ হয় নাকি আপনাদের এলাকায় পান্তা ভাতে গন্ধ বেশি তো তারা বলতেন আমাদের আলেমদের মধ্যে যেগুলো নষ্ট হয় সেগুলোর মধ্যে ইহুদিদের একটা সাদৃশ্য পাওয়া যায় আর আমাদের এবাদতকারীদের মধ্যে যেগুলো নষ্ট হয় তাদের মধ্যে খ্রিস্টানদের সাদৃশ্য পাওয়া যায় তবরানির একটা বর্ণনার মধ্যে কথা পাওয়া যায় ইন্না খিয়ার খিয়ারুল উলামা ইন্না শিরার শিরারুল উলামা দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে আলেমদের মধ্যে ভালো আর সবচেয়ে খারাপ মানুষ সে যে আলেমদের মধ্যে খারাপ ভালোর ক্ষেত্রে ওই জাতি খারাপের ক্ষেত্রে ওই জাতি একদিকে জান্নাতের গ্যারান্টি তো বান্দাদের মধ্যে তারাই আল্লাহকে ভয় করে আর যে আল্লাহকে ভয় করে দালি কালিমান খাসিয়া রব্বা জান্নাত তার জন্য আল্লাহ নির্ধারিত রেখেছেন আর একদিকে জাহান্নামের ওয়াদা কেমতের দিন জানেন তো তিন শ্রেণীর মানুষের দ্বারা জাহান্নামকে উদ্বোধন করা হবে এর মধ্যে এমন আলেমও আছে যাকে হাজির করা হবে বলবে কি করেছে বলবে আল্লাহ এলেম শিখেছি আপনার সন্তুষ্টির জন্য মানুষকেও শিখিয়েছি শব্দ আছে কারি আগের যুগের কারি যারা হতো তারা এই যুগের মতো বকলম কারি না তারা এলেমও থাকতো কারিও থাকতো হাদিসের মধ্যে বলা আছে ইমামতের সবচেয়ে যোগ্যকে আকরা হুম যে সবচেয়ে বড় কারি হবে এই যুগে ব্যাখ্যা করে আলামু হুম যে সবচেয়ে বড় আলেম হবে ব্যাখ্যা চেঞ্জ হলো কেন কারণ সেই যুগে যে কারি হতো এলেমওয়ালা কারি হতো এই যুগে তো এলেমহীন কারিরও অভাব নেই যে একদিকে কারি আর একদিকে ক্লিন শেপ একেবারে টাই শুট পরা দেখতে মনে হয় হ্যান্ডসাম এক স্মার্ট ব্যক্তি কোনো একজন মন্ত্রী মিনিস্টার কিন্তু আসলে তিনি বড় কারি দেখেন না এরকম নাকি আপনারা দেখেন না আমি একাই শুধু দেখি তো যুগে যুগে এরকম হচ্ছে কোরআনে আল্লাহ বলছেন তোমরা সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রণ করে ফেলো না মানুষ তোমাদেরকে বসাবে তোমার থেকে হক শোনার জন্য আংশিক হক বলবে আংশিক বাতিল বলবে আল্লাহকেও রাজি রাখবে শয়তানও যাতে বেজার না হয়ে ধান্দা করবে খবরদার এই কাজ করো না আর জেনে বুঝে সত্যকে গোপন করো না যদি করো হাদিসে বলা আছে মান সুইলান ইলমিন আলিমাহু সুম্মা কাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাত বিলিজামিন মিন নার যেই ব্যক্তিকে যেই ব্যক্তিকে কোনো একটা ইলম সম্পর্কে জিজ্ঞেস করা হয় সে জানে জানার পরও সেটাকে গোপন রাখে কেয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরানো হবে যে জানে না তার মাসালা আলাদা যে জানে আগুনের লাগাম পরানো হবে জানো তাহলে বলো না কেন মানুষ জিজ্ঞেস করলে সেটাকে কৌশলে এড়িয়ে যাও কেন বললে না আবার কি হয়ে যায় অথচ সবাই মিলে বললে কিছুই হতো না আর কাকে ভয় পাও কে তোমার কি করবে আল্লাহ ছাড়া দুনিয়াতে কে তোমার উপকার করতে পারে আর ক্ষতি করতে পারে এটা তো মুশ্রিকদের আকিদা আপনার উপর আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে সব পৌঁছে দিন একটাও গোপন করবেন না ওয়াইল্লাম তাফাল যদি সব না পৌঁছান ফামা বাল্লাহ আপনি আপনার রেসালতের দায়িত্ব পালন করেননি আচ্ছা একটু গভীরভাবে লক্ষ্য করেন নবী যদি একটা বিধান না পৌঁছায় নবীকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে আপনাকে যে নবী বানালাম রসুল বানালাম দায়িত্ব পালন হয়নি তো যেই লোক বলে আমি আলেম নবীর ওয়ারিস কিন্তু নবীর কিছু বিধান গোপন রাখে সে কি তার দায়িত্ব পালন করেছে হ্যাঁ সব পৌঁছাতে গেলে ঝুঁকি আছে আল্লাহ সেটার ঘোষণাও দিয়ে দিচ্ছেন ও ওল্লাহ আসিমুকামিনার নাস আরে আল্লাহ তোমাকে মানুষের হাত থেকে বাঁচাবে এই আয়াত নাজিল হওয়ার পর আমার নবী পাহারাদার উঠিয়ে ফেলেছেন পাহারাদার রাখেননি কেন আল্লাহ বলেছে মানুষের হাত থেকে বাঁচাবো আর পাহারাদারের দরকার কি ওমর গাছতলা শুয়ে থাকতেন না নাকি আমাদের মতো রাস্তায় বের হলেও সব রোডঘাট বন্ধ করে দিত যে কোথায় না আবার কে এসে অ্যাটাক করে বসে এরকম করত ভয় নেই কেন আল্লাহ বলেছে আল্লাহ হেফাজত করবে কিন্তু এই যে চিত্রগুলো হচ্ছে কেন মূল কারণটা বলে আমি আলোচনা সামনের দিকে এগিয়ে নিই সামনে যারা বসছেন অনুগ্রহ করে পরিবেশটা ঠিক রাখুন সামনে পরিবেশ এলোমেলো হলে কথার গতি নষ্ট হয় একজন মোবাইল টিপবে একজন ক্যামেরা ঠিক করবে এমনি কেউ মনে কষ্ট নেবেন না একটা কথা দুঃখের সাথেই বলি রাজবাড়ির সব মাহফিলের উপর আমি প্রচন্ড বিরক্ত যার কারণে আগামীকাল রাজবাড়ির শেষ মাহফিল তিরিশটা প্রোগ্রাম ক্যান্সেল করেছি রাজবাড়ি আর মাহফিল করব না প্রচন্ড বিরক্ত আচ্ছা মূল কথায় ফিরে আসি এগুলো কেন হচ্ছে রাসুল অনেক আগে কারণ বলে দিয়েছেন মূল কারণ তোমরা তোমাদের পূর্ববর্তীদের পথ মত রীতি আদর্শ অনুসরণ করবে শিবরান আনবি ওয়াদিরা আইন একেবারে অক্ষরে অক্ষরে পদাঙ্কে পদাঙ্কে তোমরা অনুসরণ করবে পূর্ববর্তীদের এটা আমাদেরকে বলছেন না সাহাবিদের সামনে বলছেন এক সাহাবি জিজ্ঞেস করলো আচ্ছা রাসুল্লের হাদিসটা বিভিন্ন বর্ণনায় এসেছে কোন কোন বর্ণনায় কথা এভাবেও আছে যদি তাদের কেউ গুইসাপের গর্তে ঢুকে থাকে তোমরাও গিয়ে গুইসাপের গর্তে ঢুকবে তাদের কেউ যদি প্রকাশ্যে নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করে তোমরাও এই আকামটা করবে সাহাবে জিজ্ঞেস করলো তারা কারা আল না সারা ইহুদি খ্রিস্টানরা রসুল বলেন ফামান তাহলে আর কারা তার মানে ওরাই তার মানে এই উম্মতের সবাই অনুসরণ করবে কার খেয়াল করে বলবেন ইহুদি খ্রিস্টানের রাসুল যেটা বাস্তবতা বলে দিচ্ছেন যে ইহুদি খ্রিস্টানের অনুসরণ করবে তোমরা করবে আচ্ছা ইহুদিদের মধ্যে কে আলেম ছিল না আরে ছিল না অলি বুজুর্গ ছিল না তার মানে এই উম্মতে সাধারণ ব্যক্তিরা ইহুদিদের সাধারণ ব্যক্তিদের অনুসরণ করবে এই উম্মতের বিশেষ ব্যক্তিরা তাদের বিশেষ ব্যক্তিদের অনুসরণ করবে অন্যথায় তো হাদিস মিথ্যা হয়ে যাবে আচ্ছা ইহুদি আলেমদের কি বৈশিষ্ট্য ছিল কোরআনে আল্লাহ সবচেয়ে বেশি উল্লেখ করেছেন এই বনি ইসরায়েল মুসা ফেরাউন তাদের কথা আমার নবীর নাম সারা কোরআনে চার জায়গায় আছে আমার যতটুকু মনে পড়ে কিন্তু মুসার নাম দেখেন এর চেয়ে অনেক বেশি বনি ইসরায়েলের কথা তো মনে হয় পুরো কোরআন যেন তাদের ব্যাপারে নাজিল হয়েছে এত লম্বা করে কেন বললেন কারণ যুগে যুগে তাদের চরিত্রগুলো আমাদের মধ্যে রিপিট হবে তাদের আলেমদের দুটো বৈশিষ্ট্য কোরআনে আমরা দেখতে পাই এক নম্বর বৈশিষ্ট্যের নাম হলো কিতমান গোপন করা দুই নম্বর বৈশিষ্ট্যের নাম তাহরিফ অপব্যাখ্যা করা কোরআনে আল্লাহ বলেন ওয়াইদ আখাদাল্লাহ মিসাকাল্লাদিন উতুল কিতাব পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছেন কিতাব দেওয়া হয় কাদের মূর্খদের না আলেমদের তাদের থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছেন মানুষের সামনে এই তাওরাত জবুর ইঞ্জিল প্রতিটা বিধান খুলে খুলে বয়ান করবে কোনোটাই গোপন করবে না এই ওয়াদাকে নিয়েছিলেন আল্লাহ কোরআনে আল্লাহ তিন ধরনের ওয়াদার কথা বলেছেন একটা স্পেশাল ওয়াদা নিয়েছেন সকল নবী থেকে একটা ওয়াদা নিয়েছেন আলেম থেকে আর একটা ওয়াদা নিয়েছেন সাধারণ মানুষ থেকে বাকি দুইটা আলোচনার সঙ্গে প্রাসঙ্গিক না টানছে না আলেমদের থেকে ওয়াদা নিয়েছেন তোমরা মানুষের সামনে খুলে খুলে বয়ান করবে গোপন করবে না ফানাবাদু হুয়া আজহুরিহীন তারা আল্লাহর ওয়াদাকে পিঠের পিছনে ছুড়ে মারলো এর বিনিময়ে দুনিয়ার স্বল্প মূল্য খরিদ করলো গোটা দুনিয়াও যদি খরিদ করা হয় জান্নাতের মোকাবেলা এটা তো খুবই স্বল্প তারা যা খরিদ করলো তা কতই না নিকৃষ্ট তারা যে কাজ করেছে এটা নিয়ে খুশি বিমা ফালু তারা যা করে না সেই ব্যাপারে প্রশংসা পেতে চায় ইসলামের কিছু মানবে কিছু মানবে না যেগুলো মানবে না সেগুলোর ব্যাপারে প্রশংসা পেতে চায় উদাহরণস্বরূপ জীবনে জেহাদ করবে না নাম লাগাবে মুজাহিদ খুশি এই নাম পেলে খুশি ওই হেব্বু না ইউক নাদু তারা ভালোবাসে তাদের প্রশংসা করা হোক তাদের নাম দিয়ে দেওয়া হোক মুজাহিদ কিন্তু তারা কোনোদিন এই কাজ করবে না আল্লাহ বলছে আপনি ভাববেন না তারা আযাব থেকে মুক্তি পাবে শীঘ্রই তাদেরকে পাকড়াও করা হবে তাহলে যেটা বলছিলাম যেই ছয় গুণের কথা বলা হয়েছে তিন নম্বর গুণ সকল মমিনদের ব্যাপারে কোমল আচরণ করবে এটাই কোরআনের শিক্ষা তো কোনো আলেমও যদি এটা বোঝায় তুমি আমার দলে আসো অন্য দলের সঙ্গে তুমি শত্রুতা পোষণ করো তারা যত বড়ই আলেম হোক যত বড়ই ওলি হোক সে হক বলেছে না বাতিল বলেছে সুতরাং আলেমদের অনুসরণ করা যেই কোরআন শিখিয়েছে একই কোরআন শিখিয়েছে ভুলের ক্ষেত্রে কারো অনুসরণ করা যায় না নবীরা মাসুম কোনো আলেম মাসুম না খুব ভালো করে মনে রাখবেন আজকাল দুঃখজনক বাস্তবতা অনেক মানুষ অতীতের ব্যাপারে কথাটা বোঝে যেমন হানাফি মাঝহের দিকে যদি তাকাই অনেক মাসালে এমন পাওয়া যাবে যেখানে ইমাম আবু হানিফার মতের উপর ফতোয়া দেওয়া হয়নি হয়তো তার সাগরেদ ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ ইমাম জুফার ইমাম হাসান ইমাম আবদুল্লাহ বিন মুবারক অন্য কারো মতের উপর ফতোয়া দেওয়া হয়েছে অথবা এরও অনেক পরে গিয়ে ইমাম জাসাস ইমাম রাজি ইমাম কাসানি অন্য কারো মতের উপর ফতোয়া দেওয়া হয়েছে আবু হানিফার মতের উপর ফতোয়া দেওয়া হয়নি কেন কারণ একটা যে ব্যক্তি আগে না শরীয়ত আগে কি ব্যক্তি আগে না শরীয়ত আগে ব্যক্তির ভুল হতে পারে আমাকে বলা হয়েছে শরীয়তের অনুসরণ করতে যেই ক্ষেত্রে ব্যক্তি হবু শরীয়ত পৌঁছায় সেই ক্ষেত্রে ঠিক আছে যেই ক্ষেত্রে তার ভুল হয় সেই ক্ষেত্রে ঠিক নেই তো সেই জায়গায় এই মাসালা বোঝে হ্যাঁ আবু হানিফারও কিছু মাসালায় ভুল হয়েছে এই যুগে এসে বোঝে না আমার শাইখেরও ভুল হতে পারে আমার অনুসৃত আলেমেরও ভুল হতে পারে প্রত্যেক আলেম কেন্দ্রিক কেমন যেন এক একটা দল বের হয়ে গেছে আলাদা দল যদি তার সামনে বলা হয় তোমার হুজুর এই মাসালায় ভুল বলেছে তেরে আসবে যেন মেরে ফেলবে কেন এই আচরণ কেন তোমার তো দরকার ছিল কোরআন শূন্যকে মাথার উপর রাখা ব্যক্তি পূজা তো ইসলামে কোনোদিনও সমর্থিত না রাসুল ছাড়া কার পূজা তোমরা শুরু করো রাসুলের এতাহাতের কথা কোরআনে বলা আছে আর কার ব্যাপারে বলা আছে যা বলে তা মানো আছে কারো ব্যাপারে আগের যুগের ব্যাপারে ঠিকই বোঝে নাই এই যুগে আসলে কেন জানো কিছু মানুষ আল্লাহ ভালো জানে যার কারণে আপনি সমাজের দিকে তাকিয়ে দেখেন যারা সেলিব্রিটি এক একজন বড় বড় আলেম প্রত্যেক কেন্দ্রিক কেমন যেন এক একটা দল তার অনুসারীদের ধারণা দুনিয়ার সবার ভুল হতে পারে তার কোনো ভুল হতে পারে এমনকি দালিলিক পর্যালোচনাও গ্রহণ করতে রাজি না অথচ দলিলের সামনে বুকটাকে প্রশস্ত রাখা দরকার ছিল যে দলিল যখন চলে আসবে আমি সেটাকে মেনে নেব যেমন ভাবে আবু হানিফা নিজেও বলে যাচ্ছেন বলেননি আমার কোনো কথা যদি হাদিসের সঙ্গে সাংঘর্ষিক হয় তাহলে কি করবে আমার কথা ধরে রাখবে নাকি হাদিস ধরবে যার কারণে পরবর্তী যুগের মুফতি যারা ছিলেন যারা ফকিহ ছিলেন হানাফি মাঝহের এত ইমাম ছিলেন হানাফি মাঝহ শুধু এক ব্যক্তি তার ফতোয়ার সংকলন নাম না সেই ব্যক্তি জীবনে কয়টা ফতোয়া দিয়েছেন তিনি ব্যাংকিং দেখেছেন না শেয়ার বাজার দেখেছেন পুঁজি মার্কেট দেখেছেন না বর্তমান গণতান্ত্রিক রাষ্ট্র দেখেছেন এগুলোর ফতোয়া কিভাবে তিনি দেবেন একটা ব্যক্তির নাম না কিন্তু এই ব্যক্তিকে মূলনীতির ক্ষেত্রে অনুসরণ করে সকল ক্ষেত্রে কোরআন হাদিসকে সামনে রেখে যারা ফতোয়া দিয়েছেন তাদের সকলকে নিজবত করা হয় একদিকে তো আগের ক্ষেত্রে বোঝে এই ক্ষেত্রে বোঝে না আবু হানিফারে কেউ অন্ধভাবে মানলে কয় তুই পূজারি তুই মুসলিম না তুই হানাফি তো এই যুগে ভাই তুমি যে তোমার সাহেবকে অন্ধভাবে পূজা করো তোমার শায়েক যে ইসলামের কোন অপব্যাখ্যা করলো তুমি সেটাকে মাথার উপর পেতে নাও এমনকি অন্য কেউ বিরোধিতা করলে তার দিকেও তেরে আসো এটা কোন ধরনের ইসলাম তাদিল্লাতিন আলাল মুমিনিন মুমিনদের প্রতি কোমল থাকবে আইজাতিন আলাল কাফিরিন কাফেরদের প্রতি কঠোর থাকবে ছয় গুণের চার নম্বর গুণ কাফেরদের উপর কঠোর থাকবে কেউ যদি বলে সব মানি কাফেরদের উপর কঠোর হতে পারবো না তারাও তো মানুষ তো মানবতার দাবি মানবিক দৃষ্টিকোণের দাবি তাদের সঙ্গে একে আচরণ করা হবে বাঙালি সবাই ভাই ভাই হিন্দু মুসলিম বিভেদ নাই শুনেছেন না এই কথা বাঙালি সবাই ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে চলবো হিন্দু মুসলিম বিভেদ নাই এটা কি ইসলামের কথা পরিবেশটা একটু ঠিক থাকলে আমার কথা বলতে সুবিধা হবে সুতরাং ইসলামকে দিন হিসাবে গ্রহণ করতে হবে জীবনের সব ক্ষেত্রে আজকাল ইসলামের দুইটা ভার্সন বের হয়েছে একটা হলো ব্যক্তি জীবনের ইসলাম আর একটা হলো রাজনৈতিক ইসলাম রাজনৈতিক ক্ষেত্রে আমাদেরকে বলা হয় তোমরা ইসলাম বাদ দিয়ে অন্য ধর্মের অনুসরণ করো কোন ধর্ম যেই ধর্ম আমরা বসে বসে বানাবো যেই মূলনীতি আমরা শেখাবো এই ক্ষেত্রে সেটা অনুসরণ করবে হ্যাঁ ব্যক্তি জীবনে সালাদ কায়েম করো ব্যক্তি জীবনে সিয়াম পালন করো ব্যক্তি জীবনে হাজার উপরে আমল করো জাকাতের উপর আমল করো আপত্তি নেই রাজনৈতিক ক্ষেত্রে আমাদের বিধান মানতে হবে অথচ ইসলাম বলেছে কাফেরদের উপর কঠোর থাকতে হবে আরে ভাই কঠোর থাকা এক কথা আর জোরে ধরে মাইট দেওয়া আরেক কথা দুটো এক না আল্লাহ রসুলের যুগে সব কাফেরকে কি ধরে ধরে নাই দিয়েছেন নাকি কোনো কোনো কাফের সেবাও করেছেন তো কাদের সঙ্গে কোন প্রকার কাফের সঙ্গে কি আচরণ করা হবে কাফের দুটো ভাগ আছে চুক্তিবদ্ধ কাফের আর হারবি কাফের যোদ্ধা কাফের একজন যোদ্ধা কাফের সঙ্গে আমার আচরণ আর একজন চুক্তিবদ্ধ কাফের সঙ্গে আচরণ কি এক হবে কিন্তু আচরণ যাই হোক অন্তর থেকে কোনোদিন তাদেরকে ভালোবাসা যাবে না এটাই হলো এই গুণের মূল কথা অন্তর থেকে তাদেরকে সর্বদা ঘৃণা করতে হবে কারণ আমরা প্রথমত ভালোবাসি আল্লাহকে এরপর আল্লাহ যাকে ভালোবাসতে বলেছেন তাকে ভালোবাসি তো যেই লোক আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না সে তো আল্লাহর দুশ্মন আল্লাহর দুশ্মনকে ভালোবাসবো কোন দুঃখে আমার বন্ধুর দুশ্মনকে যদি আমি ভালোবাসি আমার বন্ধু বলো তুই আমার দুশ্মনকে গাদ্দার তো যেই লোক আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহকে মানে না আল্লাহকে গালি দেয় রাসুলকে গালি দেয় কোন দুঃখে আমি তাকে বন্ধু বানাতে যাব যেই লোক রসুলকে গালি দেয় আর যেই লোক রসুলের আদেশের সামনে নিজেকে সঁপে দেয় তারা দুজন কখনো বন্ধু হতে পারে তো এজন্য আইস আইজাতিন আলাল কাফিরিন কাফেরদের প্রতি কঠোর থাকতে হবে কোন কাফেরকে অন্তরের ভেতরে তাদের সঙ্গে আন্তরিক বন্ধুত্ব স্থাপন করা জায়েজ নেই জায়েজ নেই জায়েজ নেই সুরায় তাওবা আয়াত নম্বর ছেচল্লিশ আমি হাসিব তুম তোমাদের মধ্যে যে কাফের মুশ্রিকদেরকে বন্ধু বানাবে সেও তাদের মধ্যেই গণ্য হবে আজকাল তো বলে ওরা আমাদের দাদা আমাদের বন্ধু সব ক্ষেত্রে তাদের কৃষ্টি কালচার তাদের সভ্যতা সেটাকে অনুসরণ করতে হবে এবং সেটাই আধুনিকতা এই যে পোশাক আশাক এগুলো হলো সেকেলে পোনা এগুলো হলো সেই মধ্যযুগীয় আদর্শের অনুসরণ আধুনিকতা হলো তাদের পোশাক আশাক তাদের চুল কাটিং তাদের দাড়ি কাটিং সব ক্ষেত্রে তাদের অনুসরণ তো যেই ব্যক্তি এটা বলবে কোরআন বলছে সেও তাদের মধ্যেই গণ্য হবে কাফেরদের ব্যাপারে নবী কত কঠোর একটু দেখেন রোজা আশুরার রোজা নাম শুনেছেন সবেন রসুল বলছেন লাইন বাকি তুইলা কাবির যদি আমি আগামী বছর জীবিত থাকি এই দশ তারিখ তো আশুরার রোজা তার আগে নয় তারিখও আমি রোজা রাখবো কেন সোমো কাবলা হুইয়াউমান অবাধ অখালি ফুফি হেলিয়া হুক একটা এবাদত করবে ভালো কথা কিন্তু এবাদতের সঙ্গে এমনভাবে এবাদত করো না যাতে ইহুদিদের সঙ্গে মিলে যায় এবাদতের ক্ষেত্রে ইহুদিদের সঙ্গে বিরোধিতা করো আগে একদিন রোজা রাখো বা পরে একদিন রোজা রাখো কারণ ওরাও এই দিন রোজা রাখে একটা এবাদতের ক্ষেত্রেও ইসলাম দেখছে যে এবাদত তো পালন করবো ঠিক আছে ওদের সঙ্গে যাতে মিলে না যায় তো এবাদতের ক্ষেত্রে এত কঠোরতা আর আজকাল তো কৃষ্টি কালচার পোশাক আশাক সব ক্ষেত্রেই তাদের অনুসরণ আরে পোশাক আশাক তো শাখাগত বিষয় রাখেন রাজনৈতিক ক্ষেত্রে কার আদর্শ মানেন অর্থনৈতিক কার দেওয়া অর্থনীতি মেনে দেশ চালান বিচার ব্যবস্থা কোনটা চলে আপনার দেশে কার অনুসরণ করেন ইহুদি খ্রিস্টানের না কোরআন এবং সুন্না একটু ভেবে দেখেন তাদের প্রতি এত কঠোর ছিলেন নবী যে সেই নবী এবাদত পালন করতে এই দিকটা লক্ষ্য রাখেন আর আমরা তো এবাদত না সব ক্ষেত্রে তাদের সঙ্গে স্রোতে নিজেকে ভাসিয়ে দিচ্ছি কোনো পরোয়া নেই এবং এই ক্ষেত্রে ইসলামের কোনো দিক নির্দেশনা আছে সেটা আমাদের আলোচনায় বা আমাদের চিন্তা চেতনায় আসে না কেমন জানি এটাকে আমরা চেপে রাখার চেষ্টা করি পঞ্চম এবং ষষ্ঠ গুণ ইউজাহিদুন যারা আল্লাহ নির্বাচিত বান্দা হবে তাদের পঞ্চম গুণ হল তারা আল্লাহর পথে জিহাদ করে এবং তারা নিন্দুকের নিন্দাকে ভয় করে না অনেকে বলবে আল্লাহর প্রিয় বান্দা হতে সব গুণ এতক্ষণ যা শুনলাম মানা যায় এই জঙ্গিবাদের কথা আবার কেন বলবো নাহদুল্লাহ কি জেহাদ কি জঙ্গিবাদ কোন লোক যদি জেহাদের বিরোধিতা করে তার ইমান থাকবে আজকাল তো অনেক শায়েখ মাসায়কও বের হয়েছে যারা জেহাদ নিয়ে টিটকারি করে যাদের ভেতরে জেহাদের জজবা থাকে তাদেরকে নিয়ে উপহাস করে অথচ আপনার মূলনীতি মানলে নবীকে নিয়ে উপহাস করতে হবে ছোট্ট একটা দৃষ্টান্ত দেই নবী বলছেন লাওয়াদিত্তু আন্নি উক্তাল সুম্মা ওহিয়া সুম্মা উক্তাল সুম্মা ওহিয়া সুম্মা উক্তাল সুম্মা ওহিয়া সুম্মা উক্তাল আমি নবীর আকাঙ্ক্ষা জাগে একটা স্তর একটা মাকাম অর্জন করার জন্য আচ্ছা আমার নবীর চাইতে শ্রেষ্ঠ দুনিয়াতে আর কেউ আছে আল্লাহর পর তিনি সবার চাইতে মহান এই ব্যাপারে কারো দ্বিমত আছে তিনি আবার কোন মাকাম অর্জন করতে চান তো সেই মাকামের দাম কত বেশি হবে কথাটা বুঝতে পারছেন নবী যেই মাকাম অর্জন করার তামান্না করেন আল্লাহর কাছে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মানুষটা যখন একটা মাকাম অর্জন করার তামান্না করে সেই মাকামের দাম কত বেশি তার প্রতি আমাদের তামান্না কত বেশি থাকা দরকার ছিল কারণ সেই নবীর তো আগের গুণা মাফ পরের গুণা মাফ আমাদের তো কোনোটাই মাফ না আমার তো ইমান নিয়ে কবরে যেতে পারবো কিনা তারও গ্যারান্টি নেই সেই নবী বলছেন আমার আকাঙ্ক্ষা জাগে আমাকে আল্লাহর পথে যেন শহীদ করা হয় আবার জীবিত করা হয় আবার শহীদ করা হয় আবার জীবিত করা হয় আবার শহীদ করা হয় আবার জীবিত করা হয় কয়বার হলো তিনবার আচ্ছা নবী কি হিন্দুদের মতো পুনর্জন্মে বিশ্বাসী ছিলেন খুব খেয়াল করে জেনে বুঝে উত্তর দিবেন নবী কি পুনর্জন্মে বিশ্বাসী ছিলেন মানে একবার মরার পর আবার জীবন দিয়ে দুনিয়ায় পাঠানো হবে ছিলেন না তাহলে তিনি খুব ভালো করেই জানেন যেহেতু তিনি কোরআনের প্রথম ধারক যেহেতু তিনি আল্লাহর পক্ষ থেকে তাকে বিশেষ প্রশিক্ষণ এবং জ্ঞান দান করা হয়েছে তিনি জানেন দুনিয়াতে জীবন কয়বার তাহলে তিনবার জীবনের আকাঙ্ক্ষা কেন করে এটা কি অতি জজবা না আপনাদের ভাষায় কত বেশি গুরুত্ব বোঝাচ্ছেন যে জিনিসটা অসম্ভব সেটার ব্যাপারেও এরকম তামান্না ব্যক্ত করছেন আল্লাহ বলেন নবী খবরদার এরকম কথা বলেন কেন মানুষ ধোকায় পড়ে যাবে মানুষ আবার পুনর্জন্মের দিকে ছুটে যাবে এই কথা কোথাও বলেছেন আল্লাহ সতর্ক করেছেন কারণ মুসলমানের জজবার আল্লাহর কাছে বড় দাম আছে আজকাল তো জজবাওয়ালা মানুষ পাই না যে দু একজনের মধ্যে জজবা জাগে কিছু মুনাফিক থাকে জজবাগুলো দমিয়ে দেওয়ার জন্য অথচ আল্লাহর কাছে জজবার বড় দাম আর একটা ছোট্ট মিসাল দিই সুরাতুল ফাত ছাব্বিশ নম্বর পাড়া সুরাতুল ফাথের দ্বিতীয় পৃষ্ঠার প্রথম আয়াত কারো সুযোগ থাকলে তাফসির দেখে নিতে পারেন রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম উমরা করার জন্য যাচ্ছিলেন হুদাইবিয়া নামক স্থানে তাদেরকে অবরোধ করে দেওয়া হলো সামনে আর যাওয়া যাবে না রসুল বললেন আমরা এখানে যুদ্ধ করতে আসিনি উমরা করতে এসেছি তোমাদের কোনো ক্ষতি করব না সুযোগ দাও তিন দিন থাকবো মাত্র মক্কায় বাইতুল্লাহ তফ করব সাই করব উমরা করব এরপর আবার ঘরে ফিরে আসবো তারা বলল না এই সুযোগ আমরা দেব না তোমাদের কোনো বিশ্বাস নেই রাসুল এবার ওসমানকে পাঠালেন চিনেন ওসমানকে সবাই ইসলামের তৃতীয় খালিফা ওসমান রদি আল্লাহকে পাঠালেন যাও এই মক্কা লিডারদেরকে বলে আসো আমরা এখানে যুদ্ধ করতে আসিনি অমরা করতে এসেছি আমাদেরকে যেন বাধা না দেওয়া হয় আমরা এখানে সমরাস্ত্র নিয়ে আসিনি রণপ্রস্তুতি নিয়ে আসিনি প্রয়োজনে আমাদেরকে এসে দেখে যাক যাচাই করে যাক কোন লক্ষ্যে এসেছে ওসমান রদি আল্লাহ আনহু গেলেন সেই যুগে দূত এবং বার্তাবাহকদেরকে কাফেররা সম্মান দিত তাদেরকে অন্যায়ভাবে বন্দি করত না কিন্তু তারা ওসমানকে আটকে ফেলল চারিদিকে খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে ওসমান শহীদ হয়েছে আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম সেখানে উপস্থিত চোদ্দশো সাহাবিকে একটা গাছের নিচে একত্রিত করলেন তাদের থেকে একটা বায়াত নিলেন যে এই বায়াতকে ইতিহাসের ভাষায় বায়াতুর রিদওয়ান বলা হয় রসুল বললেন নিজে হাত দিলেন ডান হাত নিচে তোমরা তোমাদের হাত দাও সাহাবিরা তাদের হাত রাখলেন রাসুল সবার উপরে আবার নিজের বাম হাত রেখে বললেন এটা হলো ওসমানের পক্ষ থেকে আর ওসমান যদি থাকতো সেও তো এখানে বায়াতে শরীর থাকতো যেহেতু ওসমানের জন্যই বায়াত সুতরাং আমি নবীর এই হাতটা ওসমানের তরফ থেকে নিচেও নবীর হাত উপরেও নবীর হাত মাঝখানে এত সাহাবি কষ্ট মষ্ট করে হাত দিয়েছেন আল্লাহ তালা চাইলে বলতে পারতেন হে নবী খবর শুনেই লাভ দেন কেন তাহকি করলে কি হয় কাফাবিল মার একাদিবান আইউ হাদ্দিসা বিকুল্লিমা সামিয়া মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যা শোনে তাই বলে বেড়ায় তাহকিক করেন না কেন খোঁজ নেন তাহকিক করেন তারপর এত বড় ডিসিশন নেন আল্লাহ বলেননি অথবা আল্লাহ এটা জানিয়ে দিতে পারতেন নবী আপনাদের ভুল হচ্ছে ওসমান জীবিত আছে তারা গুজব ছড়িয়েছে যে খবর ভাইরাল হয়েছে সেটা রিয়াল ছিল না ফেক ছিল আল্লাহ বলেননি বরং কি বলেছেন সৌরাতুল ফাত খুলে দেখেন হে নবী যারা আজকে আপনার হাতে বায়াত দিচ্ছে তারা মূলত আপনার হাতে বায়াত দিচ্ছে না মূলত তারা আল্লাহর হাতে বায়াত দিচ্ছে তাদের সবার হাতের উপর আল্লাহর হাত আছে ফামান না কথা ফাইন্নামা ইয়াংকুসু আলা নাফসি আজকের এই বায়াতে ওয়াদা যে ভঙ্গ করবে তার ক্ষতি হবে ওমান আলফা বিমা আহাদা আলাইহুল্লাহ আর যেই ব্যক্তি আল্লাহকে দেওয়া অঙ্গীকার পূর্ণ করবে ফাসাইউতিহি আজরান আযীমা আল্লাহ তাকে মহান প্রতিদান দান করবেন আল্লাহর কাছে মুমিনের জজবার বড় দাম আছে মুমিনের ভেতরে জজবা থাকবে ওমর প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ মারজুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজা মাউতি বিবালাদি রসুলিক আয় আল্লাহ আপনার পথে শাহাদত দান করুন এবং আপনার নবীর শহরে মৃত্যু দান করুন মানুষ বলতো যে কোন একটা চান যদি শাহাদত চান মদিনা এখন ইসলামী রাষ্ট্র এখানে শাহাদতের সুযোগ নাই যেহেতু এটা ইসলামী রাষ্ট্র এখানে যুদ্ধ হবে না বাইরে গিয়ে যুদ্ধ করতে হবে সেখানে শহীদ হবেন তাহলে আপনি চাচ্ছেন মৃত্যুও হবে মদিনায় আবার হবে শাহাদাত এটা তো অসম্ভব মনে হয় কিন্তু আল্লাহ সম্ভব করে দেখিয়েছে এই দোয়া যদি এই যুগে কেউ করে মানুষ হাসবে কোনো ইমাম সাহেব যদি নিয়মিত এই দোয়া করেন কোন বক্তা যদি মাহফিলের পর নিয়মিত এই দোয়া করে আল্লাহ শহীদ মৃত্যু দিও সবাই বলবে তাকে নজরদারি করা দরকার আবার জঙ্গি কিনা নাজুবিল্লাহ তো মুমিনের জজবার বড় দাম আছে কিছু মানুষ এই জজবাগুলোকে দমিয়ে দিতে চায় তো কোরআন এজন্য পাঁচ নম্বর গুণের পর যে ছয় নম্বর গুণ উল্লেখ করলো একটু খেয়াল করলে বুঝবেন আগের চারটা বুঝলাম অনেক শক্তিশালী পাঁচ নম্বরে বললো আল্লাহর পথে জিহাদ করে ছয় নম্বরে বললো কোন নিন্দুকের নিন্দাকে পরোয়া করে না কোথায় জিহাদ আর কোথায় নিন্দুকের নিন্দাকে পরোয়া না করা কি সম্পর্ক দুটোর মধ্যে অথচ কোরআনের প্রত্যেক সুরার সঙ্গে অপর সুরার প্রত্যেক রুকুর সঙ্গে অপর রুকুর প্রত্যেক আয়াতের সঙ্গে অপর আয়াতের সম্পর্ক থাকে এমন হয় না মনে এসেছে আরো একটু ঢুকিয়ে দিয়েছে কোনো সম্পর্ক নেই তো কি সম্পর্ক মুফাসিরগণ ব্যাখ্যা করেন সম্পর্ক হলো যেই ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করার তামান্না লালন করবে তাকে প্রথমে নিন্দুকের নিন্দা এবং শত্রুর ভয়কে জয় করে আসতে হবে কেউ যদি নিন্দুকের নিন্দায় কাত হয়ে যায় লোকে কি বলবে এটার দিকে তাকায় সেই মানুষ কোনোদিন হকের উপর অবিচল থাকতে পারবেন না আর আবু তলে পেরেছিল ইমান নিয়ে কবরে যেতে অথচ আবু তলেবের কোরবানি আমার আপনার চাইতে দিনের জন্য অনেক বেশি ছিল কি করেছেন আপনি ইসলামের জন্য বলেন আমাকে কি করেছেন কয় ফোটা রক্ত ঝরিয়েছেন কয়দিন না খেয়ে থেকেছেন আর যেই সময় আমার নবীকে তিন বছর কারাবন্দি করে রাখা হয়েছিল খাবারের কিছু ছিল না সাহাবিরা গাছের পাতা খেতে খেতে ছাগলের মতো লেদা হয়ে গিয়েছিল সেই সময় আবু তলেব রসুলের সঙ্গ ছাড়েনি আপনাকে ক্ষুধার্ত করে ফেলে রাখি তিন বছর না তিন মাস জেলে ফেলে রাখি দেখি ইসলামের উপর কতটুকু অবিচল থাকতে পারেন আর একজন কাফের একজন মুশ্রিক এত কিছু করলেন ইসলামের জন্য জানতেন ইসলাম সত্য জানতেন তার ভাতিরে সত্য নবী তারপরও কেন কালেমা পড়ে না কারণ নিন্দুকের নিন্দাকে পরোয়া করেছে শত্রুর ভয়কে জয় করতে পারেনি রসুল বলে কুল হাই আমি কালিমা আল্লাহ চাচা মাত্র একটা কালেমা পাঠ করেন আল্লাহর কাছে আপনার জন্য সাফাত করব। কি হয় একটা কালেমা পড়লে কিন্তু ওই যে লোকে কি বলবে আবু জাহাল এসে বলে সারা জীবন থাকলে আমাদের ধর্মের উপর মরার সময় ছাড়বে মানুষ কি বলবে যে তার ভাতিজার কথায় বাপদাদার ধর্ম ছেড়েছে পারেনি ছাড়তে আজকাল তো আমরা এমনও শুনি কাউকে যদি বোঝানো হয় ভাই তুমি যে কাজটা করছো এটা বেদার এটা শির সে বলে বাপদাদা করেছে আমিও করব তারা জাহান নামে গেলে আমিও যাব এখন এটা বাদ দিলে লোকে কি বলবে আমি জানি এই কাজটা বেদাত এটা করতে হয় না এটা হাদিসের সঙ্গে সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক না করলে এলাকায় মুখ দেখাতে পারবো না মানুষ খারাপ বলবে মন্দ বলবে এক ঘরে করে ফেলবে সমালোচনা হবে বিপদে পড়লে পাশে দাঁড়াবে না কত জোর বিশাল ফিরিস যেই ব্যক্তি নিন্দুকের নিন্দাকে ভয় করে সেই ব্যক্তি জেহাদ তো দূরের কথা ইসলামের কোন বিধানের উপরে অবিচল থাকতে পারে না আজকে যদি লোকে আপনার দাড়ি নিয়ে উপহাস করে ফেলে দেবেন দাঁড়িয়ে এই সুন্নতি লেবাসকে কেউ যদি জঙ্গিবাদের প্রতীক বলে তাহলে বাদ দিয়ে দেবেন এটা এভাবে বাদ দিতে থাকলে এক সময় কিছুই থাকবে না পুরো ইসলামটাই বাদ দিতে হবে আজকাল ওরা আমাদেরকে এটা শেখায় পুরো আদর্শ বাদ দেওয়ার দরকার নেই একটু একটু ছাড় দাও এমন একটা জায়গায় এসে আমরা মিলিত হই যেখানে তুমিও একমত হতে পারো আমিও একমত হতে পারি যেই যেই জায়গায় ঝামেলা হয় একটু বাদ দাও আপাতত সরিয়ে রাখো এভাবে বাদ দেওয়া যখন একবার শুরু করে মানুষ আর থামতে পারে না কারণ পথের শুরুতে যে ব্যবধান সামান্য হয় পথের শেষে সেই ব্যবধানটা অনেক বেশি হয়ে যায় এজন্য নিন্দুকের নিন্দাকে কোনোদিনও পরোয়া করা যাবে না আমি তাও হৃদের উপর থাকবো আমি শিরকের বিরুদ্ধে যুদ্ধ চলবে কুফরের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে মরে গেলেও কোনো বেদাতে জড়াবো না কুফরে জড়াবো না শিরকে জড়াবো না আরে লোকে যা আর বলুক এই লোকের হাতে আমার জীবন না আমার মরণ না আমার জান্নাত না আমার জাহান্নাম না এজন্য আল্লাহর পথে যারা জিহাদ করে তাদের মধ্যে এই গুণটা অপরিহার্যভাবেই থাকে এজন্য পাঁচ নম্বর এবং ছয় নম্বর মিলিয়ে এনেছেন যারা আল্লাহর পথে জিহাদ করে অবশ্যই নিন্দুকের নিন্দাকে ভয় করা যাবে না সেই নিন্দা যেই করুক তার বাপেই করুক তার শ্বশুর করুক তার খালা করুক খালু করুক অথবা কোনো কাঠমুল্লা স্টিল মোল্লা করুক যেই করুক দেখার বিষয় না আমি হকের উপর থাকবো দুনিয়া যা বলার বলুক পুরো দুনিয়াকে বুড়া আঙ্গুল দেখায় সুতরাং রাসুল মৃত্যুর সময় যে কথা বলেছেন আগেও বারবার যে কথা স্মরণ করিয়ে দিয়েছেন সবসময় সেটাকে স্মরণে রাখতে হবে তারাক তফিকুম আমরাইন তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে গেলাম তিন নম্বর চার নম্বর দশ নম্বর বিশ নম্বর না দুইটা যতদিন এই দুটোকে আঁকড়ে ধরে রাখবে পথ হারাবে না কিতাব আল্লাহ আল্লাহর কিতাব ও সুন্নাত রসুলি তার নবীর সুন্না সব ক্ষেত্রে দেখতে হবে কোরআন কি বলে রসুলের সেই হাদিস আমাকে কি বলছে এর সঙ্গে যদি কারো মত না মিলে সে যত বড় আল্লামা হোক যত বড় পীর হোক আর সাহেব হোক মানি না কোরআন এবং হাদিসের বাইরে গিয়ে কাউকে মানার সুযোগ নেই মানলে সেটাই হবে ব্যক্তি পূজা তো এই হলো ছয় গুণ তো খুদ্বার মধ্যে আমি বলেছিলাম যে একটা আয়াত তেলাওয়াত করেছি আর একটা হাদিস পাঠ করেছি আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে যে বা যারা দিন থেকে সরে যাবে পুরো দিন থেকে হোক বা দিনের কোনো বিধান থেকে হোক আল্লাহ তাদেরকে বরবাদ করে দেবেন এবং আল্লাহ এমন সম্প্রদায়কে নিয়ে আসবেন যাদের ভেতরে ছয়টা গুণ থাকবে এতক্ষণ সেই ছয় গুণ সম্পর্কে আলোচনা করলাম আর একটা হাদিস পাঠ করেছি হাদিসের মধ্যে রসুল বলেছেন আমি তোমাদেরকে পাঁচটা কাজের আদেশ করছি যেই পাঁচ কাজের আদেশ আমাকে করেছেন স্বয়ং আল্লাহ তা আমার হাতে আছে পাঁচ মিনিট পাঁচ মিনিটে এই পাঁচটা কাজের আদেশ যেটা রসুল করেছেন বলে আমার আলোচনা সমাপ্ত করে দেব এক নম্বর আর সামউ সামউন মানে হলো শোনা দুই নম্বর আত্ম আহ আনুগত্য তিন নম্বর আল জিহাদ অর্থ সবাই বোঝেন কোন কোন পাগলে অর্থ করবো জঙ্গিবাদ নাকি চার নম্বর অল জামা আহ জামাত মানে এটা বাংলায় জামাত বলতে আমরা বুঝি দল অল হিজরাহ আর আল্লাহর পথের হিজরত রাসুল বলছেন এই পাঁচটা কাজের আদেশ আমাকে আল্লাহ করেছেন আমিও তোমাদেরকে করতে করে যাচ্ছি যদি ইসলাম পালন করতে চাও প্লাস ইসলাম কায়েম করতে চাও এই পাঁচটা পন্থাকে মানহাজ হিসাবে গ্রহণ করতে হবে সিরিয়ালটা বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম এসেছে বোঝার সুবিধার্থে আমি প্রথমে বলি এক নম্বর হলো জামাত ওমর রদি আল্লাহ আনহু বলেন লা ইসলাম ইল্লা বি জামাত জামাত ছাড়া কোনো ইসলাম হয় না তার মানে ইসলাম ঠিক রাখতে চাইলে পরিপূর্ণ রাখতে চাইলে জামাতবদ্ধ থাকতে হয় ওলা জামাত ইল্লা বি ইমারা আর ইমারত ছাড়া আমির ছাড়া কোনো জামাত হয় না প্রত্যেকেই যদি এক একজন সভাপতি হয়ে যায় কার কথা কে শুনবে ওলা ইমারত ইল্লা বি আর আমির হলো কিন্তু আমিরের কথা মানা হলো না তাহলে আমির হওয়ার অর্থ হয় না তাহলে ইসলাম হয় না জামাত ছাড়া জামাত হয় না আমির ছাড়া আমিরের ইমারত ছাড়া আর আমির হয় না আনুগত্য ছাড়া তাহলে আনুগত্য জরুরি তো জামাতবদ্ধ হব আর জামাতবদ্ধ হওয়ার জন্য একজন আমির থাকবেন আমিরুল মিনিন আমির দুই রকম হয় একটা হলো আমির আম ব্যাপক আমির অর্থাৎ আমিরুল মিনিন গোটা বিশ্বের একজন আমির আর একটা হলো আমির খাস আপনাদের মনোযোগ আছে যদি মনোযোগ থাকে কথা শেষ করতে পারবো আর যদি মেহমান আসে সেদিকে তাকান তাহলে তো কথা শেষ হবে না আমির আম মানে গোটা বিশ্বের একজন আমির আমির খাস মানে বিশেষ আমির অর্থাৎ বিভিন্ন ইসলামী জামাতের আমির উদাহরণস্বরূপ একটা ছেলে একটা মাদ্রাসায় ভর্তি হলো ভর্তি হওয়ার সময় কর্তৃপক্ষের সঙ্গে তার একটা চুক্তি হয়েছে যতদিন এই প্রতিষ্ঠানে থাকবে এখানে কর্তৃপক্ষের আদেশ এবং নিষেধ মেনে থাকতে হবে তাহলে সে এই মাদ্রাসার মুহতামিমকে পরিচালককে এখানের আমির মেনে নিয়েছে তাহলে আমির কয় রকম হয় দুই রকম একটা হলো আমির আম ব্যাপক আমির সারা বিশ্বের আমির আরেকটা হলো আমির খাস কোনো একটা বিশেষ ইসলামী জামায়াতের আমির তাহলে জামাত রসুল বলছেন প্রথম আদেশ জামাত তোমরা জামাতবদ্ধ হবে দ্বিতীয় আদেশ হলো আসাম দুটোকে আমরা মিলিয়ে বলতে পারি আমিরের কথা শুনবে তার কথা মানবে সামি আনা আতানা তার কথা শুনলাম এবং মানলাম তবে শর্ত হলো লাফলুকিন ফিমাসিয়াতিল খালিক স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির কোনো আনুগত্য করা যাবে না তোমার আমির যদি তোমাকে কোনো পাপ কাজের আদেশ দেয় সেই ক্ষেত্রে তার অনুসরণ করা যাবে না এমনকি বাবা মাও যদি তোমার বিরুদ্ধে জেহাদ শুরু করে ওয়াইং যা হাদা কাহলা আন্তু শিরিকাবি আমার সঙ্গে কোনো শিরিক করতে হবে এই সমস্ত এলাকায় তো এটা বেশি অনেক যুবক ছেলে পেলে এসে বলে হুজুর আমি চাই না কবর সেজদা দিতে চাই না মাজার পূজা করতে বাপমা চাপ দেয় কি করব। আরে কি করবেন কোরআন বলে দিয়েছে ফালা তুতিয়া হুমা এই ক্ষেত্রে তাদের কথা শুনবেন না তাই বলে ব্যাদবিয়া করার দরকার নেই অসাহিব হুমা ফি দুনিয়া মারুফা দুনিয়া তাদের সঙ্গে সদাচার করুন তাহলে জামাত হবে জামাতের যিনি আমির হবেন তার কথা শোনা হবে এবং মানা হবে বৈধ বিষয়ে যেই ক্ষেত্রে কোরআন এবং সুন্নার খেলাফ তিনি করবেন না কোরআন এবং সুন্নার খেলাফ যদি কোনো রাষ্ট্র পরিচালক আদেশ দেয় মান্য করার কোনো সুযোগ নেই চার নম্বর আল জিহাদ কেয়ামত পর্যন্ত জিহাদ জারি থাকবে কোনো সন্দেহ আছে হ্যাঁ কেয়ামত পর্যন্ত মানে যেই মুহূর্তে কেয়ামতের ফু দেওয়া হবে সেটা না দাজ্জাল যখন ধ্বংস হয়ে যাবে তখন আর জিহাদের প্রয়োজন হবে না ওকাতিলুহুম হাত্তা আলা তাকুনা ফিতনা জিহাদ করতে থাকো যতদিন না ফিতনা নিঃশেষ হয় দাজ্জাল এই বড় ফিতনা যখন নিঃশেষ হয়ে যাবে জিহাদের আর প্রয়োজন থাকবে না সহি মুসলিম শরীফের হাদিস রসুল্লাহ সাল্লাম বলেন এই দিন চিরকাল প্রতিষ্ঠিত থাকবে মুসলিমিন মুসলমানদের একটা দল জিহাদ চালিয়ে যাবে তো কেয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ জিহাদ চলবে হ্যাঁ কেউ যদি বলে আমি ইসলামে সব মানি কিন্তু জিহাদটাকে মানি না তাহলে তার মনে রাখতে হবে আর ইসলাম চিরকাল সফল তোমাকে নিয়ে হলেও ইসলাম বিজয়ী তোমাকে ছাড়া হলেও ইসলাম বিজয়ী কিন্তু ইসলাম ছেড়ে দিলে তুমি তো ক্ষতির মধ্যে পড়ে যাবে অল হিজরাহ এবং হিজরাত এক হাদিসের মধ্যে আছে যতদিন পর্যন্ত তওবা বাকি থাকবে ততদিন পর্যন্ত হিজরত বাকি থাকবে আর এক হাদিসে আপনারা বলবেন যে বলা হয়েছে যে হিজরত যে নেই সেটার কি অর্থ যেই দেশ দারুল ইসলাম হয়ে যায় যেমন মক্কা হয়ে গিয়েছিল তো যেইখানে ইসলাম আছে সেখান থেকে তো হিজরতের প্রয়োজন নেই কিন্তু যেখানে ইসলাম নেই সেখানে দু কাজের এক কাজ করতে হবে হয়তো সেখানে ইসলাম কায়েমের জন্য মেহনত চালিয়ে যেতে হবে ব্যাপক অর্থে জিহাদ চালিয়ে যেতে হবে আর যদি সম্ভব না হয় কোনোভাবেই কায়েম করা যায় না আমার নবী যেমন ভূমি ছেড়েছেন বাইতুল্লাহ ছেড়েছেন মক্কা ছেড়েছেন তাও দিন ছাড়েননি তো আল্লাহ তালা সেই বিধানের সামনে নিজেকেও সঁপে দিতে হবে নিশ্চয়ই আল্লাহর জমিন বড় প্রশস্ত সুতরাং আমারে গোলামি করো কোন এক জায়গায় বসে থেকে আমার গোলামি ছেড়ে তাগতের গোলামি করো না আল্লাহ তালা আমাদের সবাইকে এই বিষয়গুলো সঠিকভাবে জানার বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন ওয়াফর দাওয়ান আলহামদুলিল্লাহ